আপনারা যখন বলবেন তখন আমরা চুপ করে শুনবো সব প্রশ্নের উত্তর আমরা যে শুনতে চাই সেটা হবে এমন কথা নাই বা মনোপ্রত হবে এমন কথা আপনার এই আমরা শুনবো এবং তার উপর যদি আমাদের আবার কিছু জিজ্ঞেস করে থাকে আরেকটা কোয়েশ্চেন দেখবো মাঝখানে কথা বলবো একটা আরেকটা ব্যাপার হচ্ছে ফিকের ব্যাপারগুলো আপনারা জানেন যে বললেও ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে আপনি হয়তো ওনার কাছে শুনলেন একরকম আপনি হয়তো ওনার চেয়ে বড় ওনার চেয়ে ছোট আরেকজন স্কলারের কাছে আরেকজন শুনে আসছেন বা শুনতে পারেন এটা খুব একটা ই না মানে খুব একটা মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই কারণ এটা মানে শুরু থেকে যেসব ব্যাপারগুলো স্পষ্ট তো একদম লিখিত দেওয়া নেই সেগুলিতে এটা হইতে পারে কিন্তু আমরা যেটা করবো আমরা স্কলারদের কথা টেনে নিয়ে আরেকজন স্কলারকে জাজ করবো বা কম্পেয়ার করবো না আমরা শুনে যাবো যে আমাদের আমরা আল্লাহর সামনে একা দাঁড়াবো আমাদের আট পার্সেন্ট সেরেটিনে আমরা যদি শুনলাম সেই অনুযায়ী আমরা বিচার করবো যে কোনটা মনে হচ্ছে বেশি কারেক্ট বা কোনটা আমরা আমাদের নিজের মতো ডিসিশন নিতে পারি কিন্তু ইস্তেহাদের ডিফারেন্স বা ফিকের ডিফারেন্স হবে সেই জন্য আমরা মন খারাপ করে এখানে ইন্টারাপ্ট করবো না বা ওইটা নিয়ে বর্ষা করবো না ইনশাল্লাহ মূল কথা হচ্ছে রিটেন কোশ্চেনের বাইরে কোনো কথা আমরা বলবো না এবং যখন কথা বলবেন তখন কোনো ইন্টারাকশন হবে না আমি গুলো সিলেক্ট করে দিব আমার সাথে যাবে ইনশাল্লাহ তো একটা একটা করে করবো আমরা এবং হয়তো কারো কোয়েশ্চেন স্পেসিফিক কোয়েশ্চেন আমরা বাদ দিতে পারি কারণ অন্যটা সাথে কাভার হয়ে যাবে তো একটা কোয়েশ্চেন আমি শুরু করে দিচ্ছি এখন যাতে উনি বলতে পারেন ব্যবসায়িক খাওয়া মেনে কোম্পানি ডিভিডেন্ড পর্যন্ত কোম্পানির ডিভিডেন্ড হতে হবে পর্যন্ত অপেক্ষা না করে ট্রেডিং অর্থাৎ দাম বাড়া কমাকে সামনে রেখে কেনা বেচা করা সঠিক কেনা এটা শেয়ার বাজার সময় দোকান থেকে শেয়ার কিনলাম ডিভিডেন্ড হবে এক বছর পরে দিবে হয়তো তার সেটা বলতে অপেক্ষা না করে মাছ পথে দাম বাড়তেছে বা কমতেছে এটা দেখে কেনা বা বেচা করা সঠিক কেনা ডক্টর মজুরুল্লাহকে উত্তর দিলেন প্রথমটা এবং আহ, আমরা পর্যায়ক্রমে পরবর্তী কোশ্চেনে যাব بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه শেয়ার বাজার সম্পর্কে আসলে বলতে হয় ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি কি আহ, মানে না ঠিক আছে আর একটু উপরে যেতে পারি সামনে বাড়াই আহ, প্রথম কথা হচ্ছে যে শেয়ার বাজার বলতে আমরা শরিক বিজনেস অথবা শরিকানার ভিত্তিতে কোনো বিজনেস রান করাকে বুঝি যেখানে অনেক শরিক হতে পারে দুই শরিক থেকে আরম্ভ করে কত বেশি হবে তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা নাই এবং কোরআনে সম্পর্কে আয়াত আছে হাদিসে অসংখ্য হাদিস আছে যে একসাথে অনেকে মিলে বিজনেস করা যায় কিনা তো যদিও আমরা দেখি যে মানে যে কোম্পানির ধরনটা কি তার উপর নির্ভর করে এবং কোম্পানি যদি হয় কমপ্লিটলি হালাল ভিত্তিক তাদের বিজনেস এবং কোনো ধরনের হারাম সম্পৃক্ততা নাই এই ধরনের অবস্থায় শেয়ার বিজনেস অথবা আমি শেয়ার বিজনেস বলতে প্রথমে শরিকানা বিজনেসের কথা বলছি সেটি প্রায় সকলের মতেই বৈধ অর্থাৎ একটা কোম্পানির বা একটা বিজনেস অনেকে মিলে রান করার যে বিষয়টা সেটা সকলের মতোই বৈধ আর শেখ নাভানি নামে শুধু একজন তিনি মনে করেন যে শরিকানার ভিত্তিতে বৈধ নয় তার কিছু দলিল অথবা সংশয় থাকতে পারে কিন্তু সেটা শুদ্ধ নয় এই বইটাতে মোটামুটি এই সম্পর্কে পুরোপুরি আলোচনা করা হয়েছে এর বাংলা হয়নি আরবিতে আছে আর এরপরে বিষয় থাকে যে যেমন আমরা দুজনে মিলে শুরু করলাম এরপরে কি আর কেউ আমাদের মধ্যে ঢুকতে পারে কিনা হ্যাঁ ঢুকতে পারে টার্মস এবং কন্ডিশন থাকবে বৈধ টার্মস এবং কন্ডিশন অবৈধ কোনো কিছু এটা থাকবে না যেমন নতুন এক ব্যক্তি এসে যদি সে রিবা এখানে ঢুকাতে চায় তাহলে সেটা সেই টার্মস এবং কন্ডিশন মানা যাবে না ইত্যাদি অর্থাৎ হারাম কোনো কিছু সম্পৃক্ততা না থাকা শর্ত যদি আমরা দুজনে বা তিনজনে একটা কোম্পানি শুরু করার পরে কেউ দেশে ঢুকতে চায় ঢোকার পথ খোলা আছে সেটা বৈধ পন্থায় তাকে ঢুকতে হবে তার সাথে মানে তার পার্টিসিপেশনটা কেমন হবে কত টাকা দেবে এবং তার সাথে লাভ ক্ষতির বিষয়গুলো সেভাবে কি হবে এবং সবার মধ্যে একটা ইনসাফ থাকতে হবে এই ভিত্তিতে তাহলে আমরা বুঝলাম যে শুরুতেই একাধিক ব্যক্তি শরিকানা ভিত্তিতে কোনো বিজনেস রান করতে পারে এবং পরবর্তীতে কেউ এসে ঢুকতে পারে শেয়ার বিজনেসটা এদিক থেকে মানে দ্বিতীয় প্রকারের সাথে কিছুটা মিল আছে অর্থাৎ শেয়ার বিজনেস মানে হচ্ছে কোম্পানির মালিকানা যে কেউ এসে এর মধ্যে পরবর্তীতে সামিল হতে পারে তা যে কোম্পানিগুলো এরকম অনেক শেয়ার হোল্ডারদেরকে নিয়ে পরিচালিত হয় সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তার সমস্ত কার্যক্রম ইসলাম ভিত্তিক এবং সেটার কথা আমরা প্রথমে বললাম যে প্রায় সকলের মতো সেটা বৈধ দ্বিতীয় হচ্ছে তার সমস্ত কার্যক্রম ইসলাম ভিত্তিক না অর্থাৎ ইসলাম ভিত্তিক কিংবা হালাল হারাম বেছে চলার কোনো বাধ্যবাধকতা তাদের নাই তাদের প্রোডাকশন হারাম হতে পারে যেমন মদ যেমন শুকরের মাংসজাত জিনিস অথবা অন্য যে কোনো অবৈধ জিনিসের ব্যবসা যদি তারা করে থাকে আর অথবা তাদের কার্যক্রমের মধ্যে আরো অনেক কার্যক্রম আছে তারা মানুষকে ধোকা দেয় তাদের কার্যক্রমের সাথে জুয়া সম্পৃক্ত আছে তাদের কার্যক্রমের সাথে অবৈধ ট্রানজেকশন গুলো আছে এবং তারা তাতে মাইন্ড করে না এই এই ইত্যাদি তো যাদের কোম্পানিগুলো এরকম তাহলে সর্বসম্মতিক্রমে সেই কোম্পানির শেয়ার হোল্ডার হওয়া যাবে না সেই কোম্পানির মধ্যে শরিক হওয়া যাবে না তৃতীয় আরেকটা কোম্পানি আছে যাদের মূলত প্রোডাকশনটা হচ্ছে হালাল তারা যেভাবে কাজ করে কার্য পদ্ধতিও হালাল এবং প্রোডাকশনও হালাল তবে কোনো কোনো ক্ষেত্রে তাদের কিছু অবৈধ ট্রানজেকশন আছে যেমন ওই কোম্পানি সুদি ব্যাংকে কখনো কখনো টাকা রাখে অথবা সব সময় টাকা রাখে তাদের প্রোডাকশনটা হালাল যেমন সিমেন্ট কোম্পানি সিরামিক কোম্পানি কিন্তু তারা সুদি ব্যাংকে টাকা রাখে পার্টলি অথবা কমপ্লিটলি তাহলে এই কোম্পানির শেয়ার হোল্ডার হওয়া যাবে কিনা এই ব্যাপারে আধুনিক আলেমদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য আছে যেমন এখানে জাহাজ নাই যে কোম্পানির টাকাটা তারা শুধু ব্যাংকে রাখে সেই কোম্পানির শেয়ার কেনা জায়জ নেই বা সেই কোম্পানির শরিক হওয়া জায়জ নাই শুরুতে অথবা মাঝপথে এই ব্যাপারে যারা বক্তব্য পেশ করেছেন তারা হচ্ছেন ডক্টর আলী আর সালুস ডক্টর আলী আর সাহেবানি doctor Saleh Al Marzouki doctor Ahmad Muhyiddin Hasan doctor Darwish এবং কুয়েত ফাইন্যান্স হাউস যেটাকে হাইয়াতুল ফাতোয়া ফি বাইত আত তানওয়িল আল কুয়েতি কুয়েত ফাইন্যান্স হাউসের যে ফাতোয়া সেটাও এই মতের পক্ষে এবং রাবেতার ফেকা কাউন্সিলের রেজলেশন এই মতের পক্ষে অর্থাৎ তারা মনে করেন যেই কোম্পানিগুলোর অ্যাকাউন্টটা কোনো কনভেনশনাল সুদী ব্যাংকে খোলা থাকে হ্যাঁ সেই কোম্পানির শেয়ার কেনা যাবে না এটা হচ্ছে এদের অভিমত আচ্ছা আর এর পাশাপাশি আছেন আরো শরীয়তে সৌদি আরবের স্থায়ী ফতুয়া কমিটি যেটাকে পার্মানেন্ট ফাতুয়া কমিটি বলা হয় তাদের রেজলেশনও এই মতের পক্ষে অর্থাৎ এই ধরনের কোম্পানির শেয়ার কেনা যাবে না এবং ওই ফতোয়া কমিটির যারা সদস্য ছিলেন তারা ছিলেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ আব্দুল রাজ্জাক আফিফি আবদুল্লাহ ইবিন ফাউদ এবং আবদুল্লাহ হোদাইয়া আচ্ছা আরেকটা অভিমত আছে যে এই কোম্পানিগুলোর শেয়ার কেনা যাবে কিছু নির্দিষ্ট শর্তে শর্তটা হচ্ছে এই যে তারা তাদের সমস্ত কার্যক্রম সুদী ব্যাংকের মাধ্যমে পরিচালনা করবে না কিছু কিছু কার্যক্রম হয়তো পরিচালিত হচ্ছে সেটা অধিকাংশ ক্ষেত্রে যদি এরকম হয় যে তারা বাধ্যতামূলক কারণ সরকারি সিস্টেম এমন আছে যেমন এলসি কোলার ক্ষেত্রে হয়তো একটা কোম্পানি ঠিক করে দিল তখন তাকে এলসি খোলার জন্য ওই ওই ওই ব্যাংকের মাধ্যমে যেমন সোনালী ব্যাংকের মাধ্যমে না খুলে কোনো উপায় নেই এই সমস্ত ক্ষেত্রে তারা যদি কখনো কখনো সুদী ব্যাংকে ট্রানজেকশন করে তখন শর্ত হচ্ছে সুদী ব্যাংকের মাধ্যমে তাদের যে ইনকামটা হয় অর্থাৎ সুদের যে ইনকামটা তাদের উপার্জনটা তাদের হয় এটা যদি তারা পৃথক করে ফেলে এটা যদি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসাবে অথবা প্রফিট হিসাবে তারা না দেয় এবং এই অবৈধ ইনকামটাকে তারা মানে ইসলামের নির্দেশিত পন্থায় তারা ব্যয় করে যেমন জনকল্যাণে তারা সবে নিয়ত ছাড়া ব্যয় করে দিল এই শর্তে এই ধরনের কোম্পানির এই শেষোক্ত কোম্পানির শেয়ার কেনা যাবে এবং এই মত পোষণ করছেন মোহাম্মদ বিন সালেবিন ওসাইমি ডক্টর আবদুল্লাহ ইবুল মনিয়া doctor Ali Qurra Daghi doctor দাতু আব্দুল খালেক ডক্টর আহমদ সালেম মোহাম্মদ এবং আল রাজি কোম্পানির সৌদি আরবের বিখ্যাত আল রাজি কোম্পানির শরিয়া কাউন্সিল এটা হচ্ছে তাদের অভিমত যে শেষোক্ত কোম্পানির কেনা যাবে তাহলে এর থেকে কিছু কনক্লুশনে আমরা আসতে পারি খুব সহজেই যে হালাল সব দিক থেকে যে সমস্ত কোম্পানির ট্রানজেকশন বলেন এবং তাদের উৎপাদন প্রোডাকশন তাদের মানে সবকিছুই তাহলে সর্বসম্মতিক্রমে প্রায় সর্বসম্মতিক্রমে শুধু একজন শেখ নাভানি ছাড়া সবাই বলেছেন যার কাছে শরিকানা ব্যবসায় জায়জ নাই ওনার মতে এই জন্য তিনি নিষেধ করেছেন আর বাকি সকলের মতে জায়জ দ্বিতীয় হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো হারামের উপর প্রতিষ্ঠিত অথবা হালাল হারাম তারা ডিস্টিংগুইশ করে না তাহলে এই ধরনের কোম্পানিগুলো শেয়ার কেনা যাবে না সর্বসম্মতিক্রমে তৃতীয় হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো মূলত হালাল কিন্তু সুদী ব্যাংকে তারা টাকা রাখে অথবা তাদের কখনো কোম্পানির প্রয়োজনে যখন মানুষের থেকে টাকা তারা ঋণ করে সেটা সুদের ভিত্তিতে ঋণ করে ইত্যাদি এরকম আর কি আরো অনেকগুলো সিচুয়েশন আছে এই ধরনের প্রায় কাছাকাছি এবং সেটাকে এইভাবে বলা হয়েছে যেমন এলসি খোলার ক্ষেত্রে অথবা ঋণ নেওয়ার ক্ষেত্রে অথবা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে তারা কখনো কখনো সুদি ব্যাংকে সাথে সম্পৃক্ত হয়ে যায় সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় এখানে দুটো মতের কথা আমরা বলেছি একটা হচ্ছে অধিকাংশ ওলামারা দেখা যাচ্ছে যে এটাকেও নিষেধ করেছে যেটা আগে আমি যে কথাটা বলেছি সেটার থেকে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ ফেকা কাউন্সিলের রাবেতার ফেকা কাউন্সিলের রেজুলেশন সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া এবং কুয়েত ফাইন্যান্স হাউসের ফতোয়া এবং আরো অনেক ইন্ডিভিজুয়াল তাদের কথা হচ্ছে যে এই কোম্পানি শেয়ারও কেনা যাবে না আর দ্বিতীয় আরেক দল তার মধ্যে শুধু আল রাজি কোম্পানির শেরিয়া বোর্ড এবং আরো কিছু আলেমের মধ্যে প্রখ্যাত আলেম আছেন শেখ সালেবিন তিনি বলেছেন যে না শেষোক্ত এই কোম্পানির শেয়ার কেনা যাবে তবে একটা শর্তে সেটা হচ্ছে যদি তারা সুদের বা এই অবৈধ ইনকামটাকে আলাদা করে জনকল্যাণে ব্যয় করে সবের নিয়ত ছাড়া শুধু তখন তার মানে হচ্ছে তাহলে এরা সবাই আবার একমত যদি তারা সুদের ওই ইনকামটাকে বা তাদের অবৈধভাবে যতটুকু ইনকাম আসে সন্দেহযুক্ত ইনকাম যতগুলো সেগুলোকে যদি তারা আলাদা না করে তাহলে দেখা গেল সর্বসম্মতিক্রমে এই তৃতীয় প্রকার কোম্পানি শেয়ারও কেনা যাবে না সর্বসম্মতিক্রমে যে যারা তাদের সুদের ইনকামটাকে অবৈধ ইনকামটাকে বা সন্দেহযুক্ত ইনকামটাকে যেটা তাদের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ইনকাম হয়ে গিয়েছে এটাকে যদি তারা সেপারেট না করে সেপারেট করে মানে কোম্পানি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কিংবা প্রফিটের মধ্যে তারা দিচ্ছে না এরকম যদি না হয় তাহলে সর্বসম্মতিক্রমে এর তৃতীয় প্রকার শেয়ারও কেনা যাবে না আর আমাদের মনে হয় প্রশ্ন ছিল এতটুকু যে মাঝখানে শেয়ার ছাড়া যাবে কিনা শুধু ডিভিডেন্ডের আশায় আসলে এটা এটা প্রত্যেক ব্যক্তি স্বাধীন স্বাভাবিকভাবে যদি তার মধ্যে কোনো ধোকাবাজি না থাকে কয়েকটা জিনিস এখন শেয়ার হোল্ডার মানে শেয়ার বিজনেস নিয়ে আমরা যেটা দেখছি প্রচন্ড গ্যামলিং চলছে সেখানে ধোকাবাজি আছে দর পতনটা হঠাৎ করে বাড়ছে হঠাৎ করে কমছে অবশ্যই এর মধ্যে অস্বাভাবিক কিছু কিছু মানে দুর্নীতিপরায়ণ লোকদের এখানে ইন্ধন আছে তাদের কারসাজি আছে আচ্ছা ওটা আমরা বাদ দিলাম কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলবো স্বাভাবিক অবস্থায় আমি একটা কোম্পানির শেয়ার যখন ইচ্ছা নিতে পারবো যখন ইচ্ছা ছাড়তে পারবো এতে কোনো নিষিদ্ধতা নাই কিন্তু যদি আমি একটা লবির সাথে সংশ্লিষ্ট যেই লবি আমাকে জানিয়েছে আগামী জানুয়ারি মাসে দর অনেক বাড়বে এবং ফেব্রুয়ারি মাসে দরটাকে প্রচন্ডভাবে নামিয়ে দেওয়া হবে যাতে মানুষের টাকা নিয়ে নেওয়া হয় এই ইনফরমেশন যদি আমার কাছে থাকে তখন আমি কি করলাম জানুয়ারি মাসে প্রচুর শেয়ার কিনলাম আর ফেব্রুয়ারি মাসে গিয়ে সব ছাড়তে থাকলাম পনেরো তারিখের আগে কারণ পনেরো তারিখের পরে শেয়ার পতন হবে তাহলে এটাও আর আসলে বৈধ হবে না বুঝতে পেরেছেন মানে এই ইনফরমেশন গুলো আমাদের বুঝতে হবে যে ম্যাথাডোলজিটা কি অর্থাৎ ইসলাম কোন ধোকাবাজিকে সমর্থন করে না গ্যাম্বলিংকে সমর্থন করে না দুর্নীতিকে সমর্থন করে না এবং অবৈধ যে কোনো কাজকে চিন্তাধারাকে মানে সমর্থন করে না অতএব আমাদেরকে ডিসিশন নিতে হবে তার আলোকে আমরা ওই ধরনের গ্যাংদের সাথে থাকা উচিত হবে না এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে এখন ভাবার বিষয় আজকের প্রেক্ষাপটে যে সেই কোম্পানিগুলো কি আছে যে কোম্পানিগুলোকে আমাদের এই সমস্ত স্কলাররা জায়জ বলেছেন এবং এরা কিন্তু আমি না আমি যাদের কথা উল্লেখ করলাম আমি এই জন্য একটু আগে আপনাদের সামনে লিখেছি যে এটা এটা ডকুমেন্টেড এদের অপিনিয়ন এদের দেয়া ফাতোয়া এবং ভার্ডিক্ট এগুলো ডকুমেন্টেড অতএব মানে এবং তারা হচ্ছে আমাদের সেই প্রতিষ্ঠান অথবা সেই ব্যক্তিবর্গ স্কলার যাদেরকে আমরা এস্টিমেট করতে পারি অতএব বর্তমান শেয়ার বাজারে কোন কোন শেয়ার কেনা যাবে সেটা নিয়ে আমাদের মনে হয় চিন্তা ভাবনা করার যথেষ্ট অবকাশ আছে একটা কোশ্চেন এটা ডেলি লাইফে খুব আসে যে এই এই কোশ্চেনটা ইঞ্জিনিয়াররা বা আমাদের যারা টেকনিক্যাল ভাই তাদের আচ্ছা সুদী ব্যাংকের জন্য সফটওয়্যার বানানো এ ধরনের জব করা যাবে কিনা প্রথম কথা হচ্ছে সফটওয়্যার যদি তার মধ্যে কোনো অশ্লীলতা না থাকে মানুষের অকল্যাণের কিছু না থাকে সমাজের বিরুদ্ধে কিছু না থাকে দুর্নীতির পক্ষে না থাকে তাহলে যে কোনো সফটওয়্যার বানানো কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেশনকে ডেভেলপ করার জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েকে ডেভেলপ করার জন্য যে কোনো সফটওয়্যার বানানো যেতে পারে জায়গা কম হ্যাঁ। একটা ব্যাংককে রান করার জন্য সফটওয়্যার বানানো নিষিদ্ধ নয় হ্যাঁ। তবে হ্যাঁ সেই জিনিসটা কিসে ব্যবহার হবে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং যেটা কোরআনে সুরা মাইদার তিন নম্বর আয়তে বলা হয়েছে তা আওয়ানু আল বির ওলা তা আওয়ানু আল আল ইতমে ওয়াল উদওয়ান যে তোমরা তাকুয়া এবং পুণ্যের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ আর সীমা লঙ্ঘনের ভিত্তিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না অর্থাৎ যেখানে পাপ আছে যেখানে সীমা লঙ্ঘন আছে ফুজুরি আছে সেই ধরনের কাজকে প্রমোট করার কাজে তোমরা অংশগ্রহণ করো না সে দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমাদের ইমান এবং তাকোয়ার দাবি হচ্ছে এই ধরনের প্রমোশনাল ওয়ার্ক থেকে বিরত থাকা এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে হাদিসটি বলেছেন আবদুল্লাহ আল্লাহ থেকে যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে সাল্লাম রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাল্লাম করেছেন কার্স করেছেন যারা সুদ ভক্ষণ করে সুদ খায় সুদ নেয় এবং যারা সুদ খাওয়ায় সুদ দেয় এবং যারা সুদকে লিখে এবং যারা সুদের সাক্ষী হয় তাহলে এবং বলেছেন ওয়াহুম ফি দালিকা সাওয়া all of them are equal এই সিন অথবা এই পাপের মধ্যে তারা সবাই ইকুয়াল সমান মানে এটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে অর্থাৎ প্রত্যেকটা পার্ট যারা এই সুদকে প্রমোট করার কাজে অংশগ্রহণ করছে তাদেরকে রাসুল্লাহ বুঝাতে চেয়েছেন দে আর অল ইকুয়াল এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে সুতরাং মানে এটা আমরা আসলে তো ইউজ টু হয়ে গিয়েছি এই জন্য অনেক জিনিসটা আমাদের কাছে অ্যাকসেপ্ট করতে অনেক সময় কষ্ট হয় আর অনেকের আমাদের মানে জীবিকাই এর উপর নির্ভর করছে অনেকের অনেকে এখনো হয়তো এগুলোর সাথে সম্পৃক্ত আছি ঘৃণা করছি কিন্তু ছাড়তে পারছি না ফলে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে কারণ হচ্ছে কি আমরা যখন এই কথাগুলো বলি তখনই দেখা যাচ্ছে যে অনেক ভাইরা রিয়াক্টেড হয়ে মানে আমাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করেন যাতে আমরা এটাকে জাইজ বা কোন রকম একটা নরম কথা বলে ছেড়ে দেই তো সেটা হয়তো এতটুকু বলতে পারি এত্তরারি হালতে আপনি ভালো চাকরি খোঁজেন তার আগ পর্যন্ত আপনার জন্য এটা একটা এত্তরারি হালাত আপনার জীবিকা সন্তানদের জীবিকা আছে এবং আপনি ঘৃণা করছেন এটা একটা বিশাল ব্যাপার কিন্তু এটাকে জায়েজ বলা বা এটাকে মানে শরীয়তের মূল দৃষ্টিভঙ্গি থেকে সরিয়ে নেওয়ার কোনো অপশন আসলে নাই আর যে দুটো টেক্সট আমি আপনাদের সামনে পেশ করেছি এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পাপের কাজ সেটা ভয়াবহ পাপ হোক আর ছোট পাপ হোক কোন অবস্থাতেই পাপের কাজে সম্পৃক্ত হওয়া পাপকে সাপোর্ট করা পাপকে প্রমোট করা এটা আসলে not permitted at all in Islam এটা অলরেডি বলছেন আপনি তারপর আরেকবার একটু বলে দেন আমি যদি জি আমি যদি শেয়ার বাজারের সাথে জড়িত ডিএসই এসইসি e, e কারো থেকে গোপন তথ্যের ভিত্তিতে শেয়ার কিনি তবে তা কতটুকু ইসলাম সম্মত হ্যাঁ মানে বলেছি কারণ মানে এরা হচ্ছে সেই লবি অথবা সেই সোর্স যারা আমাকে শেয়ার বাজারের দরপতন সম্পর্কে জানাচ্ছে এবং এই দরপতনটা অস্বাভাবিক দরপতন এবং এই দরপতনের পেছনে জুয়া যারা সম্পৃক্ত আছে কিংবা দুর্নীতি করে আমাদের সাধারণ মানুষ থেকে ইতিমধ্যে আপনার পত্রিকা দেখেছেন গত এক সপ্তাহের খবর সাধারণ মানুষ থেকে টাকা ভাগিয়ে নেওয়ার চিন্তা করছে অতএব তাদের পরামর্শের ভিত্তিতে আপনি কিনবেন না আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আসলে কোন শেয়ার কিনবেন সে শেয়ার তা আছে কিনা এখানে এক আর দ্বিতীয় হচ্ছে যে সেটা থাকলেও এখানে দুটো জিনিস একটা হচ্ছে কোন কোম্পানির আপনি শেয়ার কিনবেন সেটা একটা ব্যাপার এখন আমরা এতটুকু রেকমেন্ড করতে পারি যে সমস্ত ইসলামিক ব্যাংকগুলো অথবা প্রতিষ্ঠানগুলো তারা এনশিওর করেছে যে তারা পুরোপুরি ইসলামকে মেনে চলে এবং তাদের কোনো সুদে ট্রানজেকশন নাই সুদের ভিত্তিতে তারা করজ নেয় না তাহলে আপনি সেটা নিতে পারেন ঠিক আছে কিন্তু এই যে কেনা বেচার যে ধরনটা সেখানে আরেকটা বিষয় আপনার সাথে লিঙ্ক সেটা হচ্ছে এই বিষয়টা শেয়ার বাজারের দুর্নীতির সাথে আপনি সম্পৃক্ত হবেন কিনা তাই না শেয়ার বাজার দুর্নীতি আছে না শেয়ার বাজারের দুর্নীতির সাথে আপনি সম্পৃক্ত হবেন কিনা আপনার কোম্পানি যদি হালালও হয় আপনি কিনবেন ঠিক আছে কিন্তু শেয়ার বাজারের দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়া চাইজ হবে না Is it allowed to keep our money in an Islamic bank like Al-Arafah? জি ইসলামিক ব্যাংক যেগুলোর আছে শরিয়া সুপারভাইজারি বোর্ড অথবা শরিয়া কাউন্সিল অথবা শরিয়া একাডেমি যাদের আছে এবং সেটাকে এম্পাওয়ার করা হয় অর্থাৎ তার সুপারভিশনের আলোকে তাদের ট্রানজেকশন গুলো তারা করে থাকে এবং শরিয়া মোরাকাবা অথবা সুপারভিশন যাদের আছে তাহলে এই ধরনের কোম্পানিগুলো আপনি ব্যাংকগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি তাদের ইনভেস্ট নিতে পারেন তাদের কাছে আপনি ডিপোজিট রাখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে তারা কমপ্লিটলি সুদমুক্ত কিনা না হতে পারে আমরাও তো কমপ্লিটলি সুদমুক্ত হতে পারি নাই আমরা যারা চাকরি করছি আমি যার থেকে চাল কিনি সে হয়তো দেখা গেল যে পুরো চালের আওতটাই সে সুদের ভিত্তিতে ইনভেস্ট করে বসে আছে কিন্তু আমার জন্য কি সেটা হারাম হবে কিনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদরারি হালাতে অর্থাৎ জরুরি অবস্থায় অনেক সময় আমাদের জন্য মানে বেকাবুল হাজা হাজাত অনুযায়ী সেটার মধ্যে সম্পৃক্ত থাকা হয়তো জায়েজ হতে পারে যদি আমরা ওটা থেকে উত্তরণের চেষ্টা করি এখন ইসলামী ব্যাংকগুলো আমাদের ধারণা যে তারা সে চেষ্টা করছে যতটুকু মানে সুদ অথবা সুদী ট্রানজেকশন থেকে তারা মুক্ত থাকতে পারে সুদী ট্রানজেকশনটা শুধুমাত্র আসলে যে বিনিয়োগের মধ্যেই না এর বাইরেও আছে যেমন কলমানি আজকে আজকে পত্রিকায় দেখবেন যে কলমানির হার অসংখ্য বেড়ে গিয়েছে এটা হচ্ছে প্রচলিত কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থা যেখানে মানুষ স্বার্থপর এবং আরেকজনের বিপদ অন্য ব্যাংকের বিপদে সে কলমানির রেট বাড়িয়ে দেয় অনেক গুণ বেশি বাড়িয়ে দেয় কিন্তু ইসলামী ব্যাংক সেটা করে না ইসলামী ব্যাংকগুলো প্রথমত কলমানি সাধারণত তারা কোনো সুদী ব্যাংকের সাথে তারা আবদ্ধ ইয়ে হয় না তারা কলমানিগুলো যেমন নেয় আরেকটা ইসলাম ব্যাংক থেকে এবং সেই ইসলাম ব্যাংক থেকে যেটা নেয় সেটা আসলে কল মানে এটা একটা টার্ম হয়ে গেছে এই জন্য আমরা ব্যবহার করছি তারা সেটাকে যেমন আল আরাফা ব্যাংক আইবিবিএল থেকে তাদের এখন পাঁচশো কোটি টাকা দরকার আইবিবিএল কি করবে এই টাকাটাকে মোদারাবা খাতে দিয়ে দিবে এটা তো আমিও দিতে পারি পাঁচশো কোটি টাকার মালিক যদি আমি হই আমি মনে করি যে ব্যাংকে মোদারাবার অ্যাকাউন্ট আমি রেখে দিব রেখে দিতে পারি এখন আইবিবিএল আল আরাফা ব্যাংককে মোদারাবা অ্যাকাউন্টে তারা ওটা দিয়ে দিল তার মানে সে কিছু লাভ পাচ্ছে এবং সেটা স্বাভাবিক রেট এবং এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি সেখানে কল মানির যে উচ্চ রেটটা এটা ইসলাম কখনো সমর্থন করে না কারণ একটা ব্যাংক বিপদে পড়ার কারণে আমি সেটাকে উচ্চ হারে দেব এটা ঠিক না এজন্য আইবিবিএল এর যখন টাকা দরকার হয় তখন আল্লাহ রাফা ব্যাংক আবার মোজারাবা ভিত্তিতে আপনার টাকাটা দিবে তার মানে জেনারেল রেট একদম কমন রেট এর মধ্যে উচ্চ হারা থাকবে না এরকম প্রত্যেকটা ট্রানজেকশনের ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ইসলামিক ব্যাংকগুলো সে চেষ্টা করছে যারা সিনসিয়ার তারা সেভাবে চেষ্টা করছে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় কনফিউশনটা হয় যেখানে হয়তো আমাদের জ্ঞানের অভাব থাকে অথবা যেখানে আমরা একটা মানে বাইরের যে গুজব সেখানে আমরা হয়তো কান দিই তারপরেও আমি বলবো যে ব্যাংকগুলো মানে আমার ব্যক্তি আপনার ব্যক্তি আপনাদের সবার পারফরমেন্সে যে পার্থক্যটা আছে ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে সে পার্থক্যটা থাকবে একটা প্রতিষ্ঠানের মধ্যে সেটা থাকবে কে কতটা সিনসিয়ার কার অফিসাররা কতটা সিনসিয়ার তাদের ট্রানজেকশন গুলো কতটা সুপারভিশনের আন্ডারে তারা রাখছে হ্যাঁ, এগুলোর উপর নির্ভর করে প্রত্যেক ব্যক্তির এবং প্রতিষ্ঠানের পারফরমেন্স নির্ভর করে কোন প্রতিষ্ঠান বা কোন ব্যাংক কতটা বেশি ইসলামিক এর মধ্যে পার্থক্য থাকতেই পারে কোন সাহাবার জ্ঞানের বহর কতটুকু কোন সাহাবার তাকোয়ার নিক্তি কতটুকু পার্থক্য আছে না এটা শুধু সাহাবাদের মধ্যে না আল্লাহ তালা কোরআনে বলেছেন তিলকা রসুল ফাদ্দল্লা বাদাহম আলা বাদ রাসুলদের মধ্যে আল্লাহ এরকম পার্থক্য করে দিয়েছেন তাদের ফজিলতের ক্ষেত্রে সাহাবাদের ক্ষেত্রে যেমন আমি আমি আজকে পড়ছিলাম ইবনে আব্বাস রাজি আল্লাহ বক্তব্য ছিল যে সরাসরি যদি যেমন আমি এক কেজি পচা খেজুর দিয়ে ভালো খেজুর দুই এক কেজি ভালো খেজুর দিয়ে দুই কেজি একটু নিম্নমানের খেজুর কিনলাম ইবনে আব্বাসের উনি ফতোয়া দিতেন প্রথমে যে এটা এটা এটা রিবানা আর উনি বলছেন ইন্নামার রিবা ফিন্নাসিয়া এটা হচ্ছে যে সময়ের বা যে আমি যে আপনাকে ঋণ দিলাম ঋণ দিয়ে প্রতি মাসে একটা সুদ নিচ্ছি ওনার ধারণা হচ্ছে এটাকে রিবার নাসিয়া বলা হয় সময়ের বিপরীতে যেই প্রফিটটা আমরা নিচ্ছি এটা হচ্ছে সুদ এটা ছিল ওনার মত কিন্তু পরবর্তীতে তিনি যখন হাদিস রাসুল হাদিস জানলেন তখন তিনি ফেরত আসলেন তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ একসময় ভুলের মধ্যে থাকতেই পারে এবং সে ভুল ইভেন সাহাবাদের মধ্যেও থাকতে পারে কিন্তু তাদের মধ্যে ছিল যেটা বোঝার সাথে সাথে চলে এসছে ব্যাংকগুলোর মধ্যে যেটা আমি বলেছি যে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য একটা পথ আমাদের থাকা দরকার আমরা যে কোনো ব্যাংকে রাখতে পারি রাখতে হবে আমাদেরকে তো সেক্ষেত্রে আপনি ইসলাম ব্যাংক কি মানে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে যে কোনো ব্যাংকে আপনি সিলেক্ট করতে পারেন এবং এর মধ্যে যারা সবচেয়ে বেশি সারিয়া কমপ্লায়েন্স কে প্রোটেক্ট করার জন্য যারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাকেই আপনি প্রিফার করবেন এখন সেটাকে সেটা করার দায়িত্ব আপনার আপনি যেমন কোন ব্যাংকে সবচেয়ে বেশি রেট দেয় যখন আপনি হারাম হারাম বাস বিচার করতেন না সেটা বুঝতে পারতেন তাহলে এখন কোন ব্যাংক সারিয়া কমপ্লায়েন্স সবচেয়ে বেশি প্রোটেক্ট করে সেটা আপনি বের করে দেখতে হবে এবং তারপরে আপনি সেখানে রাখবেন এরপর আল্লাহ কাছে জবাব দেবেন যে আল্লাহ আমি সুদ থেকে বাঁচার জন্য এই কাজটা করেছি বাকি ওরা যদি কিছু করে থাকে তাহলে সেটা তাদের দায়িত্ব সেটা এই সংক্রান্তই কিন্তু একটু নতুন একটা সমস্যা আচ্ছা। আছে আমাদের আচ্ছা কিছু ইসলাম ব্যাংকে ফ্রি মিক্সিং এনভায়রনমেন্ট দেখতে পাওয়া যায় এদের ব্যাপারে আমাদের কি ভূমিকা হবে এই জন্য এসব ব্যাংকে টাকা রাখলে তাতে কি হারা না ব্যাংকে টাকা রাখলে সেটা হারাম হবে না হ্যাঁ। আমি একটা হারাম কাজে সম্পৃক্ত বলে ইয়াদুবিল্লা বিল্লা আমাদেরকে সেটা থেকে রক্ষা করুন আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি জানা মতে আমরা সেটা কখনোই হই না আলহামদুলিল্লাহ এখন আমার সাথে কি ট্রানজাকশন করা যাবে না আপনার অথবা ওই চাউল বিক্রেতার কথা যার কথা একটু আগে বললাম তার থেকে কি চাউল কেনা যাবে না সে পুরোটাই সুদের মাধ্যমে এখন সুদ কি চাউলের গায়ে লেখা হয়ে গেছে লেখা হয়নি তাহলে তো আমি কিছুই কিনতে পারবো না বাজার থেকে তো অতএব মানে এটা হচ্ছে তাদের ফল্ট আর যারা যতটুকু রেসপন্সিবল এই হারাম কাজের জন্য তাদেরকে আল্লাহ তালা ধরবেন আল্লাহ তালা কিন্তু কাউকে ছাড়বেন না সময় ইয়া আমাল মিথকালা দরবাতিন আর এটা ঠিক যে আপনি আপনি যদি ওই ব্যাংকের ক্লায়েন্ট হন সমস্ত সেরিয়া ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করা আপনার উপর মানে এটা অপশনাল না এটা আপনি দৃষ্টি আকর্ষণ করবেন কারণ ক্লায়েন্টরাই ব্যাংককে আসলে সঠিক পথে দাঁড় করাতে পারে শুধু তাই না আবু বকর রাদি আল্লাহ তিনি কি বলেছিলেন তিনি যদি বক্র পথে যান তাহলে অডিয়েন্সের কাছে জিজ্ঞেস করছেন তোমরা কি করবে তখন একদম তলোয়ার দেখালেন দেখালেন না তার মানে হচ্ছে আমরা আপনাকে সোজা করে ফেলবো you are not allowed to to be deviated আপনি অন্য পথে চলে যাবেন না ইউ আর নট অ্যালাউড ঠিক তেমনি আমাদের স্কলাররাও যদি কখনো ভুল করেন সাধারণ মানুষের কাতার থেকেও তাকে নসিহাত করা যেতে পারে নসিহাতের আদব অনুযায়ী যেভাবে রক্ষা করা উচিত হ্যাঁ। ইসলাম সেই জিনিসটার পারমিশন দেয় এখানে কোনো এমন বড় শ্রেণী গড়ে ওঠে নাই তাদের ভুল ধরা যাবে না আর এটা তাহলে আমাদের নৈতিক দায়িত্ব যতগুলো সেরিয়া ভায়োলেশন আমরা দেখি কোন ইসলামিক ব্যাংকে তাহলে সাথে সাথে প্রত্যেকে বরং প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করে আপনার তাদের সেরিয়া কাউন্সিলে লিখতে পারেন এমডির কাছে লিখতে পারেন তবে সেরিয়া কাউন্সিলের কাছে লেখাটাই সবচেয়ে ভালো কারণ সেরিয়া কাউন্সিলই আপনার বা সেরিয়া সুপারভাইজরি বোর্ড তারাই আপনার এই বিষয়কে গুরুত্ব দিবে অনেক সময় মানে যেটা লক্ষ্য করা যায় বিভিন্ন ব্যাংকগুলোতে যারা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে থাকেন এরা অনেকেই আসলে সেকুলার এডুকেশন থেকে এসছেন বা জেনারেল এডুকেশন ফলে মানে তাদের মধ্যে সেরিয়া কমপ্লায়েন্স কে প্রোটেক্ট করার ব্যাপারে ওই সিরিয়াসনেস দেখা যায় না যেটা একজন সাধারণত শরিয়া সুপারভাইজারি বোর্ডের মেম্বারের মধ্যে দেখা যায় ফলে এই ভায়োলেশন গুলো জানানো উচিত মানে শরিয়া সুপারভাইজারি বোর্ডকে অথবা কাউন্সিলকে তাহলে আশা করা যায় তারা হয়তো দেখবেন আর যদি না দেখেন তাহলে কি মানে the board will be responsible আল্লাহর কাছে তারাই রেসপন্সিবল হবেন তো এই জন্য আমরা টাকা রাখতে পারি তবে সাথে সাথে যে কোনো ভায়োলেশন আপনারা তাদেরকে ধরাই দেবেন আর আরেকটা জিনিস আমরা যেটা দেখি মানে বিশেষ করে মানে আলোচনার পরে আমরা অনেক সময় লক্ষ্য করি যে ক্লায়েন্টরা একদিকে যেমন ব্যাংককে সেরিয়া ভায়োলেশন থেকে রক্ষা করতে পারে ঠিক তেমনি ক্লায়েন্টরা সরিয়া ভায়োলেশনের অন্যতম একটা কারণ কারণ ক্লায়েন্ট বলে যে টাকাটা আমার হাতে দেন পণ্য না ক্লায়েন্ট চায় টাকা তাহলে কনভেনশনাল ব্যাংকের সাথে হয়তো অনেকে যারা একটু খেয়াল করুন বুঝতে পারবেন তাহলে কনভেনশনাল ব্যাংকের সাথে পার্থক্য থাকবে না কনভেনশনাল ব্যাংক আপনার হাতে আপনি যখন লোনটা নেবেন তখন কনভেনশনাল ব্যাংক আপনার হাতে এক কোটি পাঁচ কোটি দশ কোটি যেটা আপনার জন্য স্যাংশন হয়েছে আপনার হাতে তুলে দিবে কিন্তু ইসলামিক ব্যাংক আপনার আপনার কাছে বিনিয়োগ করছে লোন দিচ্ছে না আর লোন যদি দেওয়া থাকে সেটা স্পেশাল একটা ব্রাঞ্চ থাকতে পারে যেটাকে বলা হয় কর্জে হাসানা এই কর্জে হাসানা কনসেপ্টটা শুধু ইসলামে আছে আর কোথাও নাই সেকুলারদের কাছে না এই জন্য কোনো কনভেনশনাল ব্যাংকে দেখবেন যে কর্জে হাসানা দেয় না আর ইসলামিক ব্যাংকগুলো তাদের যদি ফান্ড থাকে তাহলে তারা কর্জে হাসানা দিয়ে থাকে এবং কর্জে হাসানা মানে হচ্ছে এক পয়সা লাভও তারা এর থেকে নেবে না এটা হচ্ছে একটা জনকল্যাণমূলক কাজ এটা প্রত্যেক ব্যাংক তার অ্যাবিলিটি থাকলে এই কাজটা করবে নাহলে করবে না আপনি আমি যেমন ধরেন আমরা তো কাজ করছি ব্যবসা করছি আমার ব্যক্তিগত কি ফান্ড আছে করছে হাসানার হয়তো দেখা গেল যে আত্মীয় স্বজন চাইলে আমি দেই কারণ আমরাও তো মানে অনেক বেশি ইনকাম করি না তাহলে আপনি কি আমাকে বলবেন যে আপনি এই মাসে কত করজ হাসানা দিলেন আমরা ধরছি না এটা হচ্ছে একটা এটা বলা হয় ওমা আল মোহসিনাবিল মোহসেন এহসান এটা হচ্ছে মানুষের প্রতি একটা জনকল্যাণমূলক কাজ করা সামর্থ্য অনুযায়ী করবো না পারলে করবো না আমার অব্লিগেটরি কাজটা আমাকে বেশি করতে হবে ব্যাংকের জন্য এটা কর্জা হাসানা দেওয়াটা এটা অব্লিগেটরি না কিন্তু কিন্তু তারা যদি তাদের ফান্ড ক্রিয়েট করে সেটা ভালো তো সুতরাং এই ব্যাংকগুলোতে আমরা টাকা রাখতে পারবো এবং তাদের ভায়োলেশন একটা ছোট্ট পদ আচ্ছা, একটা ছোট্ট পজ নিচ্ছি আমরা মেইনলি হচ্ছে যে স্কাইপিতে শোনার জন্য থেকে আমাদের কিছু ভাই রিকোয়েস্ট করছিলেন আমি জিজ্ঞেস করছি এই ফোনটা কার আপনার এটা রেকর্ডিং কেমন হয় তাহলে আমাকে রেকর্ডিংটা শুধু করে স্কাইপে দিতে চেষ্টা করবো একটু হচ্ছে এখন প্যারাল হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাদের কষ্ট হচ্ছে একটু সামনে যদি আগে বসেন পিছনে আরো কিছু মানুষ বসতে পারে আমি জানি শীতের দিন সেই জন্য হয়তো করা সম্ভব আর আপনারা যদি রোজ আসতেন আমাদের বা প্রত্যেকটা প্রোগ্রামে এইভাবে যদি আমরা থাকতাম তাহলে আপনারা একটা ব্যবস্থা করে দিতেন যাতে এই জায়গাটা আরো বড় হইতে পারে যেহেতু আপনারা আসেন না আমাদের সঙ্গতি হয় না এই জায়গাটাকে বড় করা ইনশাল্লাহ আমরা তাহলে সবাই আগামীতে যুক্ত হবো এবং বড় করার চেষ্টা করবো জায়গাটা ইনশাল্লাহ হ্যাঁ একটু স্কাইপে যখন কাজ করতেছে তো ভাই লাগান কোন একটা জিনিসের ইন্টারফিয়েন্স হচ্ছে বা কোন একটা আমি ভাবছি যে আপনার ডিভাইসটা হলো আচ্ছা আমি তো বন্ধ করে দিচ্ছিলাম দেখেন দেখেন দেখেন তো জি হচ্ছে কি অনেক সময় কিন্তু সামনে আসলে সরে থাকতে বলছো আওয়াজ হচ্ছে উঠে উঠে সবচেয়ে উপরে উঠে দেন এই উপরে বোতামটার উপরে উঠে দেন না এটা এখানে বোতাম আছে না একটা আমরা এই কোশ্চেনটা নেই যদি এটা হয়ে গেছে আলাদা তারপরে স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি ইসলামী ব্যাংকের ইসলামী বাংলাদেশের শেয়ার কেনা যাবে কিনা আমার জানা মতে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ জি Uh, unknowingly, we have been involved in the share market. May may have bought few haram or important shares what would be the best oh. haram or improper বলে নাকি inappropriate inappropriate, inappropriate shares আচ্ছা what would be the best way to get rid of them যারা ইতিমধ্যে শেয়ারগুলো কিনে ফেলেছেন কিভাবে সেটা থেকে মুক্ত হওয়া যায় জায়গা করে না আর কথা বলছেন এটা একটা হ্যাঁ, হারাম কাজে যে সম্পৃক্ততা এসছে এখন সেগুলো বেচা কেনার মাধ্যমে যে ইনকামটা আমার হচ্ছে সেটা কিন্তু হারাম এখানে দুটো জিনিস একটা হচ্ছে আপনার যে ক্যাপিটাল মূল ক্যাপিটাল বলছে কোরআনে যেটা এসছে সুরা বাকারার দুশো পঁচাত্তর বা ছিয়াত্তর নম্বর আয়াতে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাহ যে ব্যক্তির কাছে তার প্রভুর পক্ষ থেকে উপদেশ এসছে তারপরে সে তা থেকে সুদ থেকে বিরত হয়েছে তাহলে তার যে আগে যে মূলধনটা ছিল সেটা আরেকটা সেভাবে বলা হয়েছে রুসুল আমওয়ালটা থাকবে ওটা জায়েজ হবে কিন্তু এরপরে যে প্রফিটটা অর্জন করা হয়েছে সে প্রফিটটা কিন্তু জায়েজ হবে না হ্যাঁ, সে প্রফিটটা হারাম সম্পদ ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যেখানে ব্যয় করার কথা সেখানে ব্যয় করতে হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে মানে যেমন আমি দেখেছি শেখ সালেবিন ওসাইমিন বলেছিলেন যে ডিশের কথা ডিশ ডিশ অ্যান্টেনা কিংবা বা এই যে ডিশের ব্যবহার সেটাকে সৌদি স্কলাররা হারামই বলেছেন হারাম বলেছেন এই জন্যে যে সেগুলোর দ্বারা যদি হারাম দেখা হয় তাহলে সেটা হারাম এবং হারাম দেখার জন্য মানুষ আসলে কিনে থাকে তো সেক্ষেত্রে সেটা কি আবার বিক্রি করে দিবে কিনা একজন কিনে ফেলেছে এখন তো অবা করছে এবং এখন কি সে বিক্রি করবে কিনা উনি বলেছেন যে না বিক্রি করা যাবে না এটা ধ্বংস করতে হবে হ্যাঁ। তো যাই হোক এখানে হয়তো শেয়ারকে আমরা সেরকম দেখছি না এখানে হয়তো একটা লেনদেনের ব্যাপার আমি একটা হারাম কোম্পানি থেকে তার একটা শেয়ার কিনলাম হ্যাঁ এটা ঠিক ডিশের মতো আমরা বলবো না বরং এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই শেয়ারটাকে আমি তার কাছে ফেরত দিয়ে আমার টাকাটা উদ্ধার করলাম এটা আমার মনে হয় জায়েজ হতে পারে তবে খেয়াল রাখবেন যে কোম্পানিগুলো যদি ইসলামের দৃষ্টিতে সেটা ইমঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ার হয়ে থাকে অথবা হারাম শেয়ার হয়ে থাকে তাহলে এর মাধ্যমে অর্জিত ইনকামটা কিন্তু আমাদের হালাল হবে না তাহলে আমাদের জন্য শুধু বৈধ হবে আমি যদি এই কোম্পানি থেকে আমার মূল ক্যাপিটালটা ফেরত নিয়ে আসতে পারি সেটা শেয়ারকে মানে তাদের কাছে হস্তান্তর করার মাধ্যমে বা যেভাবেই হোক তাহলে সেটা আমার জন্য জায়জ হবে কিন্তু এর দ্বারা অর্জিত ইনকামটা হালাল হবে না এখানে একটা জবের কথা আসতেছে এটা ব্যবসার কথা না কিন্তু ওইরকম একটা কোম্পানিতে জবের কথা একটি কোম্পানির মূল ব্যবসা সুদের নয় কিন্তু সুদী ব্যাংকের সাথে লেনদেন করে এখানে জব করা ভ্যালিড কিনা আচ্ছা। হ্যাঁ, এই জন্য এটা একটা জরুরি অবস্থা আমাদের জন্য আসলে আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি মানে আমি আরো সহজ করার জন্য বলছি মানে আমরা পাচ্ছি না মানে পুরো ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত না free from all kind of interest হবে অথবা দুর্নীতি থেকে ফ্রি হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারছি না এই জন্যই মানুষের মানুষকে অথচ দাওয়াতি কাজও করছে না মানুষকে এজুকেট করছে না মানুষকে সুদ থেকে হারাম থেকে মুক্ত হওয়ার দিকে আহ্বানও করছি না আমরা এর মধ্যে ইউজ হয়ে গিয়েছে সন্তুষ্ট থাকছি আমাদের সবচেয়ে বড় অব্লিগেশন কিন্তু সেটাতে আমাদের ইউনিভার্সিটি অথবা যে কোনো ইউনিভার্সিটি তাদের অ্যাকাউন্টটা কিন্তু কনভেনশনাল সুদী ব্যাংক এখন যেটা আমরা করতে পারি সেটি হচ্ছে সাথে সাথে টাকাটা উজ্জ্ব করে নেওয়া এবং আপনি খেয়াল রাখা যে আপনার অ্যাকাউন্টে কতটা সুদ আসছে এবং সেই সুদটাকে আপনি নিজে কখনো খাবেন না ব্যবহার করবেন না এটা খুবই রাখা আর আরেকটা জিনিস হচ্ছে সেটা যদিও অনেক ধরনের ফতোয়া এসছে এ ব্যাপারে সেটা হচ্ছে যে যেমন আমাদের যে পিএফ ফান্ডের টাকাটা এখন তো আমি দেখছি পিএফ ফান্ডের মধ্যে সুদ কত অ্যাড হচ্ছে আর অরিজিনাল কত এটা হিসাব দিচ্ছে একটা সময় যে হিসাব দিত না তখন মোটামুটি ওলামারা বলেছেন যে আমরা তো জানি না আমরা দিচ্ছি পরে একটা জিনিস পাচ্ছি অতএব মানে হিসাবটা এত সূক্ষ্ম ছিল না তখন বলা যেত যে তারা কেটে নিয়েছে পরে তারা আমাদেরকে আরেকটা কন্ট্রিবিউশন সহ দিয়েছে এখন আমি দেখতেছি কন্ট্রিবিউশনটা আসলে সুদ সাড়ে বারো পার্সেন্ট করে দিচ্ছে কন্ট্রিবিউশনটা হচ্ছে সুদ তো সেই সুদটাকেও অ্যাকসেপ্ট করাটা আমার দৃষ্টিতে আমি জায়জ দেখি না যদিও আমি ইন্টারনেটে দেখলাম অনেকে পিএফ ফান্ডের ব্যাপারে নানা ধরনের কথাবার্তা বলেছেন অনেক বড় বড় স্কলাররাও বলেছেন তারা মনে করেন যে পিএফ ফান্ডে যেটা সরকার থেকে কন্ট্রিবিউশন আসে সেটা নেওয়া যায় কিন্তু সরকার যদি আপনাকে বলে দেয় যে এটা সুদ তখন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করার কি দলিল থাকতে পারে হ্যাঁ এই বিষয়গুলো আমরা দেখি যে দেশের সব প্রতিষ্ঠান সুদী ব্যাংকের সাথে কম বেশি লেনদেন করে অতএব সেই কারণে মূল জবটা হারাম হবে না ইনশাল্লাহ এবং সেই সেখানে যদি আপনি সঠিকভাবে আপনার জবটা যদি জবের ডেসক্রিপশনটা যদি হয় ভালো যেমন মেয়ে সেক্রেটারির পদ এখন কি আমার বোন অথবা ওয়াইফ সেখানে কাজ করতে পারবে কিনা তো পারবে না সেটা ইভেন যদি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট রাখে পারবে না অর্থাৎ জবের নেচারটা দেখতে হবে সে যদি হালাল হয় তাহলে মূল হারামের জন্য দায়ী থাকবে কোম্পানি কোম্পানির মালিকরা বা পলিসি মেকাররা যারা ইচ্ছা করে টাকাটা তারা ওই ব্যাংকে রেখেছে জি হাউ অ্যাবাউট বাইং টেকনোলজি না technology based Alexa shares like German phone Gravin. oh Gravin phone in our country is it allowed Achha, how about the same uh, question in the western countries share there is almost no company in the west um, made halal product Achha. tech based companies seem to be the only ones that have least, least haram practices হ্যাঁ প্রথম হচ্ছে যে টেকনোলজি কোম্পানিগুলোর ব্যাপারেও তাদের অ্যাকাউন্টটা কোথায় তাদের তারা অনেক সময় ঋণ নেয় বড় ধরনের ঋণ নেয় বড় ধরনের ঋণ নিয়ে তারা ইনভেস্ট করে তা এই ঋণটা তারা শোধ করে সুদের ভিত্তিতে সাধারণত অ্যাকসেপ্ট ইসলামিক কোম্পানি হলে ভিন্ন কথা আমার মনে হয় এরকম কোন কোম্পানি কি আছে যারা টোটালি ঋণ নেয় যাই হোক যদি থাকে তাহলে সেটা অন্য কথা আর যদি না থাকে যে খুব বড় ধরনের একশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা ঋণ নিয়ে সুদের ভিত্তিতে ঋণ নিল এ কথা কিন্তু আমরা ওই যে প্রথম প্রথম প্রশ্ন উত্তর করেছি অথবা সুদী ব্যাংকে টাকা রাখলো তাহলে এই টেকনোলজি বেসড কোম্পানিগুলো শেয়ার আপনি কিনতে পারবেন যদি তারা কখনোই সুদের ভিত্তিতে ঋণ নেয় না সুদের ভিত্তিতে ইনভেস্ট করে না এবং সুদী ব্যাংকে টাকা রাখে না এবং সুদী ব্যাংকে টাকা রাখলেও আমরা সেকেন্ড অপিনিয়নটা নিতে পারি যদি সুদী ব্যাংকের টাকার প্রফিটটা তারা কখনোই ডিভিডেন্ড হিসাবে অথবা প্রফিট হিসাবে এস্টিমেট করে না কাউন্ট করে না এটাকে আলাদা করে জনকল্যাণে তারা দিয়ে দেয় সবের নিয়ত ছাড়া যদি এরকম হয় এই ক্রাইটেরিয়া গুলো তার জন্য প্রযোজ্য হয় তখন বিশুদ্ধ মত অনুযায়ী তারটা আপনি নিতে পারবেন আচ্ছা আর ওয়েস্টার্ন কান্ট্রির গ্রামীণের কথা আপনারা বলেছেন ব্যাপারটা একটু যাচাই করে দেখেন গ্রামীণের বিষয়টা কিরকম ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে সবগুলো কোম্পানির হারাম সম্পৃক্ততা আছে পুরো দেশটাই তো হারামের উপরে আমেরিকার যে অবস্থা দেখা যায় তাতে দেখা যায় যে তারা কোনো ইন্ডিভিজুয়ালকে ইভেন সে যত ফ্রি থাকার চেষ্টা করুক ইন্টারেস্ট থেকে থাকতে দেয় না সিস্টেমটা এইভাবে ডেভেলপ করেছে এই জন্য আবু খালিল নামে একজন স্কলারের কথা আমি সেখানে জানি সে গাড়িও কেনে নেয় যারা বোঝো সেম না মানে তারা নিজেদেরকে ফ্রি করার জন্য কঠিন একটা পথ বেছে নিয়েছে আমেরিকার মতো রাষ্ট্রে বিশাল দেশ সেখানে গাড়ি ছাড়া আসলে চলা কঠিন সেখানে কিন্তু অলরেডি ওলামারা ফতোয়া দিয়েছেন সেখানে গাড়ি কেনা যাবে মর্গেজ দিয়ে বা যেভাবে হোক গাড়ি কেনা যাবে কারণ গাড়ি ছাড়া আসলে আমরা সৌদি আরবে দেখেছি গাড়ি ছাড়া সেখানে কঠিন জীবনটা অনেক কঠিন এটা একটা জরুরি প্রোডাক্টের পর্যায়ে পড়ে তারপরেও তারা সেখানে করছেন কারণ হচ্ছে যে আসলে ওই ব্যবস্থাপনা এমনভাবে গড়ে উঠেছে যে আপনি সুদ থেকে বাঁচতে দিবেন আপনাকে আচ্ছা এখন আপনি কোম্পানির শেয়ার কেনাটা কি আপনার জন্য সেরকম জরুরি অবস্থা কিনা যদি না হয় তাহলে আপনি শুধু প্রফিটের জন্য টু মেক মানি আপনি সেটা করবেন না আর মানে যে টেকনোলজি বেসড কোম্পানির গুলো যেটা বলছেন সেটা হ্যাঁ সেটা তারা তাদের মানে টেকনোলজিক্যাল প্রোডাক্ট তাদের বেশি সফটওয়্যার হার্ডওয়্যার তারা সেখানে তৈরি করে ফলে তাদের হারামের সম্পৃক্ততা কম বটে কিন্তু ওই জিনিসটা কিরকম যে সে বিভিন্নভাবে মানে সুদের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা যদি সেটা কনসিউর হয় তখন মানে সেটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রি হোক আর বাংলাদেশি হোক অথবা যে কোনো মুসলিম কান্ট্রি হোক আপনাকে শেয়ার কেনার কেনা বেচার ক্ষেত্রে এই জিনিসগুলো শেয়ার করতে হবে এবং আপনারা লক্ষ্য করেছেন ফেকা কাউন্সিল অফ রাবেতা এবং কুয়েত ফাইন্যান্স হাউস তাদের যে ফতোয়াগুলো বা সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের যে গুলো তারা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি আর বাংলাদেশ অথবা কোনো মুসলিম কান্ট্রির মধ্যে পার্থক্য করেন নাই এটা একটা কমন জিনিস আর ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকার বিষয়টা যেমন আপনি যদি দাওয়াতের উদ্দেশ্যে থাকেন তাহলে তো আপনাকে আরো ওই যে আবু খালিল যারা বোঝার কথা যেটা বলা হচ্ছে ওইভাবে থাকতে হবে নাহলে তো আপনি দাওয়াতের উদ্দেশ্যে থাকছেন এটা কিভাবে বুঝলেন আপনি সমস্ত প্রিভিলেজ হারাম প্রিভিলেজ অ্যাভেল করলেন সেখানে এবং শুধুমাত্র কিছু ওয়াজ করলেন কিছু সেমিনার করলেন আর বললেন যে দাওয়াতের কাজের উদ্দেশ্যে থাকলেন তাহলে হবে না ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকার জন্য অনেকগুলো শর্ত আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি শুধু টাকা বানানোর জন্য এবং হালাল হারাম বাস বিচার না করে সেখানে থাকার ব্যাপারে ওলামারা এখানে পারমিশন দেন নাই আপনি যাবেন হয়তো এডুকেশনের জন্য যে এডুকেশন আপনি মুসলিম লোকালয় পাচ্ছেন না এবং সেটা মুসলমানদের জন্য প্রয়োজন দেশের জন্য প্রয়োজন বা মুসলিম জনগোষ্ঠীর জন্য প্রয়োজন এটা হতে পারে আরেকটা হতে পারে আপনি দাওয়াতি কাজে গিয়েছেন আরেকটা হতে পারে আপনার দেশের পক্ষ থেকে আপনাকে প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে সেটা সরকারি ভাবে হয়েছে এই তিনটা ক্রাইটেরিয়াতে আপনি ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রিতে যেতে পারেন অথবা আপনার দেশের যে বিজনেস আপনি রান করছেন সেই বিজনেসের প্রয়োজনে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে পারেন এর বাইরে আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়ার কোনো পারমিশন নাই একই কোশ্চেন মানে কিভাবে লেখা আচ্ছা যেমন করে মুনাফিকরা মুসলমানদের মাঝে বিরাজ করত আজ দেখা যায় standard chartered bank trust bank ইত্যাদি ইসলামী ব্যাংকিং শুরু করেছে একজন সাধারণ মানুষের জন্য কে সত্যিকার ইসলামী তা বিচার করার মতো উপায় ও জ্ঞান নাও থাকতে পারে এমত অবস্থায় ব্যাংকিং নির্বাচন করার জন্য কি দিক নির্দেশন অনুসরণ করা যেতে পারে যেহেতু পক্ষে বিপক্ষে মিডিয়ার প্রচার রয়েছে এখানে আমি শুরুতে বলেছি যে কোনো জিনিস আপনি সবসময় নেয়ার ক্ষেত্রে চয়ন করার ক্ষেত্রে আপনি বেস্ট প্রোডাক্টটা কিন্তু খেয়াল করেন আপনি যখন একটা গাড়ি কিনবেন আপনার সাধ্য অনুযায়ী বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট গাড়িটা আপনি চিন্তা করেন একটা ভালো মানে যদি আপনার বাজেট থাকে আপনি অবশ্যই টাটা কোম্পানির গাড়ি কিনবেন আপনি টয়টা কিনতে যাবেন তাই না ঠিক তেমনি ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা বলেছি আপনি চিন্তা করবেন যে যেহেতু এখন নানা ধরনের হয়ে গেছে এটা ঠিক এবং প্রত্যেকের মধ্যে সমান সিরিয়াসনেস নাই ইসলামিক বা সারিয়া কমপ্লায়েন্সটাকে প্রোটেক্ট করার ব্যাপারে ফলে আপনার ধারণায় আপনি কাউন্সিলিং করতে পারেন জিজ্ঞেস করতে পারেন খোঁজ খবর নিতে পারেন ব্যাংকের অফিসারদের কাছে অথবা সারিয়া বোর্ডের মেম্বারদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি যখন মনে করবেন যে না এই কোম্পানি তারা ঠিক মতো কাজ করছে তখন তাদের সাথে আপনি মানে কাজ করতে পারেন সেখানে বিনিয়োগ দিতে পারেন অথবা দিতে পারেন অথবা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন সেটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে একটা কনফিউশন আমাদের মধ্যে আছে যে কনভেনশনাল ব্যাংকগুলো যে এখন ইসলামিক ব্রাঞ্চগুলো খুলেছে কতটা ইসলামিক হ্যাঁ। তবে তারা একটা সেরিয়া বোর্ড করেছে এবং এ ধরনের কনফিউশনের যথার্থ কারণও আছে কারণ নেই তা না তবে আইন মানে আমরা বলবো যে এটা একটা একদিকে ভালো লক্ষণ যে বিশ্বের করি প্রতিষ্ঠানগুলো ইসলামের দিকে ঝুঁকছে ইসলামের একটা জরুরত কিন্তু এটা প্রমাণিত হচ্ছে ইসলামের প্রোডাক্ট গুলো যে আধুনিক হতে পারে এবং মানুষের মন মানসিকতার সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে এটা প্রমাণিত হচ্ছে এদিক থেকে এই বিষয়টাকে আমরা গ্রেড করতে পারি হ্যাঁ তবে আমার ব্যক্তির ব্যাপারে বা আপনি কি করবেন সেটা বললাম না সেটা সেরিয়া কমপ্লায়েন্সকে যারা কমপ্লিটলি অথবা অন্যদের চাইতে সবচেয়ে ভালোভাবে প্রোটেক্ট করে আপনি সেখানে যাবেন হ্যাঁ আমি এই জন্য যদি একটা মানুষ ইসলামের জিনিসটাকে প্রোডাক্ট করে তাকে তো নিষেধ করব না কিছু কিছু ব্যাংক ইতিমধ্যে দেখা গিয়েছে যে তারা কমপ্লিটলি ইসলামিক হওয়ার ঘোষণা দিয়েছে আইসিবি ব্যাংকটাও মনে হয় এরকম তো এটা আমাদের জন্য এনকারেজিং কিন্তু কতটা ইসলামিক হতে পেরেছে সেটা সেটা বিচারের ব্যাপার সেটা দেখার ব্যাপার সেটা আমি এই পজিশন থেকে একটা ব্লেম তাদেরকে করে দিলাম দ্যাট ইজ নট গুড একজন লোক ইসলাম গ্রহণ করলো তারপরে কতটা ভালোভাবে ইসলামিকলি সে ইসলামিক লাইফ লিড করছে সেটা দেখার বিষয় কিন্তু আমি কি গ্রিট করব না যে সে ইসলাম গ্রহণ করেছে সেটাকে সে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুহু রাসূলু পড়ল তখন তো সাথে সাথে আমি তাকে মোলাকাত করব তাকে গ্রিট করব আমি খুশি হব ঠিক তেমনি আমরা এটাকে ভালো লক্ষণ মনে করি তবে এট দ্য সেম টাইম তাদের সকলের প্রতি আমাদের দাবি হলো জোর দাবি হলো যে ইসলামিক যখন করেছেন তখন কমপ্লিটলি এটা ইসলামিক সারিয়া কমপ্লায়েন্সটাকে প্রোটেক্ট করুন প্রোটেক্ট করার ব্যবস্থা করুন ব্যালেন্স শিটকে আলাদা করুন এবং সেটি যেন আপনাদের কনভেনশনাল অন্য ব্রাঞ্চ থেকে সম্পূর্ণ আলাদা থাকে সেটাকে নিশ্চিত করুন এবং সেরিয়া কমপ্লায়েন্সটা নিশ্চিত করুন এই এতটুকু এখন এখানে কয়েকটা কথা এসে গিয়েছে আমার কথার মধ্যে একটা হচ্ছে আমরা কি করব আমি সেটা বলেছি আর ব্যাংকগুলোর কি করা হচ্ছে সেটা বলেছে ব্যাংকগুলো ইসলামিক সিস্টেমের দিকে আসছে ধীরে ধীরে ইসলামীকরণ হচ্ছে এটা একটা গুড সাইন আমি মনে করি যদিও অনেকে হয়তো ভাববেন যে এটা নিয়ে অনেকে ধোকাবাজি করছে হ্যাঁ সেটা তো করতেই পারে ইসলামের লেবাস পরেও অনেকে ইসলামকে ফেরি করে বেড়ায় তাই না এরকম আছে এটা সব শ্রেণীর লোকদের মধ্যে আছে সেটা তো নিন্দিত সব জায়গায় কিন্তু নন্দিত যেটা সেটা ইসলামকে পছন্দ করা ইসলামের দিকে চলে আসা যে যতটা পারে আচ্ছা। বিভিন্ন কনভেনশনাল ব্যাংক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যেমন এইচএসবিসি এর আমান অ্যাকাউন্ট না এটা কি হালাল হবে আসলে আমি যেটা বলবো মানে এই ধরনের কোম্পানিগুলো সম্পর্কে মানে আমরা ভাবে যে সম্পূর্ণ হারাম সেটা আমরা বলবো না যদি সেটা ইসলামিক হয় আবার সেটা হালাল এই মানে সার্টিফিকেটও দেব না এটার জন্য আমি দেখেছি তাকি ওসমানী সাহেব উনি যে পদ্ধতি অবলম্বন করতেন আমার কাছে সেটা ভালোই লাগে সেটি হচ্ছে আপনি যখন কোনো কোম্পানির বিশেষ করে যেখানে আপনার কাছে অনেক কনফিউশন হয়েছে তার সাথে সংশ্লিষ্ট লোকদের এবং স্পেশালি সারিয়া সুপারভাইজারি বোর্ডের গুরুত্বপূর্ণ একজন শক্তিশালী তার সাথে আলাপ করতে পারেন তার টেলিফোন জোগাড় করে তার সাথে যদি আপনি কনফিউন্স হন তাহলে সেখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের সাথে কাজ করবেন নাহলে কাজ করবেন না কারণ এটা খুব জরুরি আমি মনে করি এটা জরুরি এই জন্য আমরা পরিচিত লোকদের থেকেও কিছু কেনাকাটার সময় ভালো করে যাচাই করি জিনিস কারণ আমি তো আমার জন্য প্রোডাক্টটা কিনছি ওটা ওটা আমি আমার ভাইয়ের থেকেও আমি ঠকতে চাই না আমার বাবার থেকেও ঠকতে চাই না তাই না অতএব আল্লাহর বিষয়টা যেটা আমার এবং আল্লাহর মাঝখানের আলাকাকে সমৃদ্ধ করবে তো সেটা আমি কেন দুর্বল করব সেটাকে আমি সমৃদ্ধ করা উচিত এই জন্য এই সমস্ত ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে এই ব্রাঞ্চগুলোর সাথে যারা সম্পৃক্ত সারিয়া বোর্ডের মেম্বার তাদের গুরুত্বপূর্ণ লোকদের কাছে আপনি নিশ্চিত হয়ে সেখানে আপনি ট্রানজেকশন করবেন যেখানে শেয়ার বাইং এবং সেলিং করা হয় ব্রোকারেজ হাউসের জব করা যাবে কি এটা একটা সার্ভিস হাউস আমরা বলতে পারি হ্যাঁ, বেচা কেনার জন্য ব্রোকারেজ ইসলামে কিন্তু হারাম না মানে যদি আমি শুধু ওয়ার্ডের কথা বলি বা প্রফেশনের কথা বলি এই প্রফেশনটা কিছু দওয়াবেত নিয়ম নীতি আছে যদি সে সেটা মেনে চলে তাহলে সেটা তার জন্য হালাল হবে যেমন একজন লোক আমি আমি একটা জায়গায় এসছি কাউকে চিনি না আমি এখানে জমি কিনব অথবা একটা প্রোডাক্ট কিনব একটা লোক বলল যে সে আমাকে মালিকদের কাছে নিয়ে যেতে পারবে কিন্তু সে কিছু সার্ভিস চায় অথবা একটা কমিশন চায় এটা জায়জ হবে কিনা এটা জায়জ হবে এটা জায়জ হবে কারণ এই যে কমিশনটা যেটা তার সার্ভিসের অ্যাগেনিস্টে দেওয়া হয় এটা হচ্ছে তার সার্ভিস চার্জ এবং সে তো পরিশ্রম করছে সেই সার্ভিস চার্জের বিনিময়ে এখন এই যে একটা শ্রেণী তৈরি হলো এরাই হচ্ছে ব্রোকার এরাই হচ্ছে ব্রোকার ফলে ওই জিনিসটা আসলে হারাম না কিন্তু হারাম কয়েকটা জিনিস যেমন ব্রোকাররা যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে মিথ্যার আশ্রয় নিয়ে তাহলে তার প্রফেশনটা হারাম হবে ব্রোকাররা যদি জিনিসের দাম বাড়িয়ে দেয় যেটা হাদিসের চেয়ে বায়ুল হাওদার লেবাদ শহরের ব্যক্তি গ্রামের লোকদের কাছে বিক্রি করা শহরের লোক বেশি চালাক গ্রামের লোকদেরকে ঠকাবে মাঝখানে আরো মধ্যবর্তী শ্রেণী এসে আরো ঠকানোর কারণ হয়ে দাঁড়ায় ব্রোকারেজটাকে যদি এভাবে মানুষকে ধোকাবাজি করা দুর্নীতিকে প্রমোট করার জন্য ব্যবহৃত হয় তাহলে সেটা হারাম একই অবস্থা শেয়ার কেনা বেচার ব্যাপারে আমরা শুরুতে বলেছি সব দিক হালাল হলে সেটা হারাম না এই ব্যাপারে মানে ফেকা কাউন্সিলের ফতোয়া আছে এটা ফি কি হারাম না কিন্তু আমাকে দেখতে হবে এই ব্রোকারেজ হাউসগুলো কি প্রোডাক্ট কেনা বেচা করছে যদি তারা হারাম প্রোডাক্টকে কেনাবেচা করে অথবা হারাম এবং হালালের মধ্যে তারা বাজবেচার না করে তাহলে তারা ওই কোম্পানিগুলোর ওই হাউসগুলো অথবা ওই ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা হালাল হারামের মধ্যে ডিস্টিংগুইশ করে না হারাম হারামও করে হালালও করে তাহলে যারা হালাল হারাম করে ওই প্রতিষ্ঠানে আমাদের মানে চাকরি করার যে বিধান হবে এই ধরনের প্রতিষ্ঠানেও সে একই বিধান হবে তাহলে কনক্লুশনে আমরা কয়েকটা কথা বলতে পারি ব্রোকার ব্রোকারি এটা হারাম না মানে এই প্রফেশনটা হারাম না তার নির্দিষ্ট দওয়াবিত এবং রুলস রেগুলেশন ইসলামিক রেগুলেশন আলোকে সে যদি সেটা করে সেটা হালাল ব্রোকারেজ হাউস এটাও মানে ফি আসলিহি মূলগতভাবে হারাম না ইসলামের পুরো দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এবং ইসলামিক দৃষ্টিতে যেই শেয়ারগুলো কেনা বেচা করা যায় দুর্নীতি করা ছাড়া গ্যাম্বলিং করা ছাড়া এবং ইত্যাদি মানে করাপশন করা ছাড়া তাহলে তারা তাদের ব্যবসাকে রান করাটা জায়েজ কিন্তু যদি এর ব্যত্যয় হয় তাহলে সেই প্রতিষ্ঠানটা হারাম প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সেখানে কাজ করাটা হারাম প্রতিষ্ঠানে কাজ করার অন্তর্ভুক্ত কোয়েডুকেশন ইনস্টিটিউশনে চাকরি করা সঠিক কি একজন পুরুষ একজন ছাত্রীকে বুঝাবে সে তার দিকে তাকিয়ে পড়া বুঝতে বুঝাতে পারবে কিনা অথবা ছাত্রী যখন প্রশ্ন করে তার দিকে তাকাতে পারবে কিনা হ্যাঁ, প্রথম হচ্ছে কো এডুকেশন অথবা কো ওয়ার্ক যেটা এটা ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে ফুললি কন্ট্রাডিক্টরি ইসলাম মেয়েদেরকে সেপারেট কর্মক্ষেত্র এবং পুরুষদেরকে সেপারেট কর্মক্ষেত্রে থাকতে মানে থাকাটাকে ফরজ করেছে অব্লিগেটরি করেছে আচ্ছা এখন যদি সেটা ব্যর্থ হয় সেটা সরিয়া ভাইলেশন শরীয়র নির্দেশকে অমান্য করা হচ্ছে হারাম কাজ করা হচ্ছে আচ্ছা আর আমরা যে দেশে আসলে অবস্থান করছি সেটাকে যেহেতু দীর্ঘদিন ধরে ব্রিটিশ কলোনিয়াল কান্ট্রি ছিল ধীরে ধীরে একটা সুন্দর প্ল্যান করে তারা তাদের জন্য সুন্দর আছে আমাদের জন্য অসুন্দর সে প্ল্যান করে এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে আজকে এমন কোন প্রতিষ্ঠান আমরা খুঁজে বের করাটা টাফ হয়ে যায় যেখানে আসলে একসাথে কাজ করা হচ্ছে না একসাথে কাজ করা হচ্ছে না এরকম প্রতিষ্ঠান এখন শুধু আছে মসজিদ আর কিছু মাদ্রাসা আমি সব মাদ্রাসা বলবো না কিছু মাদ্রাসা আর কোন প্রতিষ্ঠান কি আছে আমার জানা নেই আছে সেটা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আছে না আমি বলতেছি কিছু শিক্ষা প্রতিষ্ঠান সেটা স্কুলেও হয়তো কিছু স্কুলও থাকতে পারে কিছু শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এগুলো ছাড়া কিন্তু আর কোনো প্রতিষ্ঠান নাই আমাদের সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে কো এডুকেশন তারপর সবখানে কো এডুকেশন এখন একটা পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু ফেস করছি আমি বলছি না অ্যাকসেপ্ট করছি আমরা ফেস করছি এবং সেখানে অনেক কিছু আমাদের চালিয়ে যেতে হচ্ছে সেজন্য প্রতিনিয়ত আমাদের গিলটি ফিল করা উচিত এক নম্বর যদি গিলটি ফিল করাটাও শেষ হয়ে যায় তাহলে আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি আল্লাহর কাছে তহবা ইস্তেকফার করা উচিত প্রতিদিন প্রতিনিয়ত আচ্ছা তারপরে এটা গুলো একটা দিক এজন্য মানে ওই ইনস্টিটিউশন গুলোর বাইরে যদি আমরা এমন প্রফেশন খুঁজে পাই যেখানে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা সেটা বেস্ট সেটা আমাদের চেষ্টা করা উচিত মানে এই এই বিষয়গুলো কিন্তু সার্বক্ষণিকভাবে আমাদের মাথার সফটওয়্যারে বসায় নেওয়া উচিত যে আমি সবসময় চেষ্টা করব এমন প্রতিষ্ঠানে কাজ করতে যেখানে একসাথে ছেলে মেয়ে নাই এবং মানে এমন প্রতিষ্ঠানে পড়তে বা পড়াতে যেখানে একসাথে ছেলে মেয়ে নাই যদি বাধ্য হতে হয় সেখানে সেটাকে ঘৃণা করতে হবে এবং তার জন্য তবে স্টেকফার করতে হবে এই একটা কমন ম্যাথোলজি আমরা ফলো করব আচ্ছা পড়ানোর ক্ষেত্রে ছেলে এবং মেয়েরা যদি সামনাসামনি হয় এখানে প্রশ্নটা হচ্ছে আই কন্ট্যাক্ট করা যায় কিনা আই কন্ট্যাক্টটা আসলে এটা যদি স্বাভাবিক হয়ে থাকে স্বাভাবিক তাহলে সেটা তে সমস্যা নেই যদিও সেটাকে অ্যাভয়েড করাটাই ভালো মনে করি হ্যাঁ। সেটা আমরা যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আমরা দেখি যখন আবদুল্লাহ ফজল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালন এসেছিলেন তার সাথে ছিলেন আর এক মহিলা এসে প্রশ্ন করেছেন সে ছাত্রী যখন কেউ প্রশ্ন করে সে ছাত্রী তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো নিচের দিকে তাকে উত্তর দিয়েছিলেন এটা কিন্তু হাদিসে আসেনি এক নাম্বার তার মানে হচ্ছে এটা ওপেন ছিল মহিলার দিকে তাকিয়ে দিয়েছেন এটাও যেমন আসেনি আবার তার দিকে না তাকিয়ে উত্তর দিয়েছেন এটাও আসেনি তার মানে হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া ছিল যদি আই কন্ট্যাক্টের প্রয়োজন ছিল আই কন্ট্যাক্ট হয়েছে আর নয়তো হয়নি আর ফজল ইবনে আব্বাস তার দিকে তাকাচ্ছিলেন কারণ মহিলা ছিলেন সুন্দরী রাসুল্লাহাম তার মুখটাকে বারবার ফিরিয়ে দিয়েছেন এটার দ্বারা বুঝে গেল যে আপনার আই কন্ট্যাক্টটা যদি হয় মুগ্ধ হয়ে দেখা অথবা প্রণয়ের দৃষ্টিতে দেখা প্রেমের দৃষ্টিতে দেখা তাহলে সেটা নিষিদ্ধ আর আই কন্ট্রাক্টটা যদি হয় খুবই স্বাভাবিক মানে এটা এটা এটা একটা মানে কি বলবো এটা অটোমেটিক একটা প্রসেস হিসাবে যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ নয় বলছেন আপনি তারপরে একটু বললে আর কিছু মানুষ কোন ইসলামিক ব্যাংক আসলেই ইসলামিক কিনা অর্থাৎ শরিয়া বোর্ড থাকলেও প্রকৃতপক্ষে সিনসিয়ার কিনা সেটা আমরা সাধারণ মানুষ কিভাবে জানব দেখেন মানে প্রথমত হচ্ছে হোসনে জং এটা একটা common methodology for all Muslim আমরা যখন দেখব যে এরকম একটা বিপরীত স্রোতে একদল লোক ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা করলো হ্যাঁ, তো সেখানে আমাদের হোসনাজাম রাখাটাই ভালো আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন শুধু হোসনাজাম দ্বারা এক কিন্তু আপনি কখন সন্দেহ করবেন যখন আপনি নিজ চোখে দেখবেন যে ভায়োলেশন হচ্ছে কিন্তু তারা কেয়ারফুল না তখন কনফিউশনটা আসে আসে আপনি যখন দেখবেন যে একটা কনভেনশনাল ব্যাংক ইচ্ছা করলে পুরোটাই তারা ইসলাম করে ফেলতে পারত কিন্তু পার্টলি করছে কেন তখন কনফিউশন হতে পারে তখন আপনি জিজ্ঞেস করবেন তারা হয়তো বলছে যে আমরা পার্ট বাই পার্ট পার্ট করবো এবং অনেকে সেটা করছে আর অনেকে কাছে জানলে বুঝবেন ভাই এখন চলছে ইসলামিক প্রোডাক্ট এই জন্য করছি তাদের উত্তর কিন্তু অনেকে এইভাবে সাহসী ভাবেই দেয় তখন আপনি বুঝবেন যে দে আর নট সিনসিয়ার এটা হচ্ছে এখন এই প্রোডাক্টটা বাজারে চলছে বাস চালাচ্ছে আবার এটা থাকবে না আবার হারামের দিকে ফিরে যাবে এই সিনসিয়ারিটি পরীক্ষা করার অনেক মানে বিষয় আছে এলিমেন্টস আছে যেভাবে আপনি যারা বিবাহ করবেন পাত্রী সিলেক্ট করেন অথবা পাত্রকে যেভাবে সিনসিয়ারলি সিলেক্ট করা হয় অথবা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবেন কোন প্রতিষ্ঠানে অথবা কোন সাবজেক্টে আপনি পড়লে ভালো হবে ছাত্ররা অথবা আপনি চাকরি খুঁজছেন কোন চাকরি আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি মানে বেনিফিশিয়াল হবে সেটা যেন আপনি সিলেক্ট করছেন অথবা আপনি ব্যবসা করবেন কোন ব্যবসা আপনার জন্য বেশি ভালো হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেগুলো যখন আপনি বুঝতে পারছেন তাহলে এটাও বোঝা কঠিন হবে না তবে আমি যেটা বলেছি আমাদের ম্যাথাডোলজির মধ্যে এক নম্বর হচ্ছে হোসনুজান একজন মুসলমান এসছে শুরুতেই আমি তাকে সন্দেহের চোখে দেখব এটা আমার কারেক্টার না মুসলমানদের কারেক্টার শুরুতে আমি তাকে ভালো মনে করব মানে একজন মুসলমানের আসল সিচুয়েশন অরিজিনাল সিচুয়েশন হচ্ছে যে he is a good person আর she is a good person আর যদি মনে করি যে সে খারাপ তাহলে তার দলিল লাগবে এটা হচ্ছে কমন ম্যাটারগুলোর আমি আপনাকে খারাপ বলবো অথবা আপনি আমাকে খারাপ বলবেন দলিলের ভিত্তিতে দলিল ছাড়া শুধু সন্দেহের ভিত্তিতে খারাপ বলা যাবে না যেটা সুরা হুজরাতের মধ্যে এসছে যে তোমরা অধিক ধারণা করো না কেননা কিছু কিছু ধারণা পাপ মুসলমান চলে সবসময় ইয়াকিনের ভিত্তিতে ইভিডেন্সের ভিত্তিতে আহলা বিল মুসলমান সবসময় ভিত্তিতে চলে সুতরাং যেটা আসল অবস্থা সেটা হচ্ছে ভালো থাকা আর যেটা আরোপিত অবস্থা সেটা হচ্ছে খারাপ হারাম যেমন মুসলমানদের আসল অবস্থা হচ্ছে তৌহিদের উপরে এই জন্য বলা হচ্ছে কুল্লু ইউজ আল আল ফেতরা নবজাতক সব শিশুরাই ফেতরাতের উপরে নেচার এবং সেটার ব্যাখ্যা আমরা করছেন ইসলামের উপর আসে ইসলাম মানে তৌহিদের উপরে তাদের জন্ম সে তৌহিদবাদী যার ঘরেই জন্ম গ্রহণ করুক না কেন সে তৌহিদবাদী সন্তান নবজাতক এরপরে তার বাবারা এসে তাকে তাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন আকিদায় তাকে রূপান্তরিত করে দেয় এজন্য আমাদের আসল অবস্থা হচ্ছে এইটা আর নকল আরোপিত অবস্থা হচ্ছে অন্যটা এবং সেই আরোপিত অবস্থায় আপনি তখনই তার ব্যাপারে ধারণা করবেন যখন আপনার কাছে দলিল থাকে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য সঠিক না দেখিয়ে কম দেখানো হয় এবং ট্যাক্স ফাঁকি দেওয়া হয় এটা বৈধ কিনা আসলে এই ধরনের প্রশ্নগুলো না করলেও হতো না হ্যাঁ? সঠিক সঠিক নিয়মে পণ্য আমদানি করে বাজারে অন্যদের সাথে টিকে থাকা আদৌ সম্ভব নয় এটা ঠিক বলেছেন আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল জাকাত এবং ট্যাক্স দুটো আমি দিচ্ছি গতকালকে আর কি প্রশ্ন করেছিলেন অনুষ্ঠানে তো এখন মানে যে কোনো একটা হলে হয় কিনা অথবা আসলে আমরা কি করব আমরা দুই দিক থেকে দিচ্ছি তা আমি বললাম যে আসলে একটা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত জাকাত ওটাকে কমানোর কোনো অপশন কিন্তু বান্দাদের কারণাই কোন রাষ্ট্রশক্তির নাই কোনো ব্যক্তির নাই কোনো প্রতিষ্ঠানের নাই এক আর ট্যাক্সের বিষয়টা আসলে ইসলামে এটা স্থায়ী কিছু না এটা যখন ইসলামের রাষ্ট্র বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মনে করে যে এখন নাগরিকদের থেকে কিছু টাকা তার প্রয়োজন যেহেতু নাগরিকদের নিরাপত্তা দিচ্ছে নাগরিকদের জন্য একটা দেশ দিচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব দিচ্ছে নানা ফ্যাসিলিটিস দিচ্ছে তাই না অতএব নাগরিক থেকে একটা ট্যাক্সে নিতেই পারে তবে সেটা ইসলামে আসলে কন্টিনিউস প্রসেস না সেটা হঠাৎ হঠাৎ করে আরোপ করতে পারে অথবা এক বছর অথবা একসাথে দুই বছর তিন বছর সেটা সেটা রাষ্ট্র নির্ধারণ করবে সেটা ওপেন সেটা বাড়াতেও কমায় সেটা এক পার্সেন্টও হতে পারে আবার দশ পার্সেন্টও হতে পারে তবে ট্যাক্সেশনের ক্ষেত্রে সবসময় রাষ্ট্র শক্তির মনে রাখতে হবে যে নাগরিকদের সুবিধাটা তার মেইন টার্গেট অতএব নাগরিকদের উপর জুলুম হয়ে যায় সেটা যেন না হয় অথবা এই ট্যাক্সেশনটা এমন ভাবে না হওয়া চাই যাতে নাগরিকরা ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা তাদের মধ্যে তৈরি হয় এবং অথবা ট্যাক্সটা এত বেশি না হওয়া চাই যে ট্যাক্সটা যদি সে সঠিকভাবে সততার সাথে যদি দেয় তাহলে তার লাভ থাকে না বুঝতে পেরেছেন আজকে আসলে ট্যাক্স সারা বিশ্বেই আমি বলবো শুধু এখানে না সারা বিশ্বেই ট্যাক্সেশনটা তারা দিচ্ছে এইভাবে যাতে করে মানুষের মধ্যে আসলে কিছু জালিম তৈরি হচ্ছে কিছু লোক ফাঁকিবাজ তৈরি হচ্ছে ব্রিটেন থেকে আমি তখন মদিনায় ছিলাম ব্রিটেন থেকে এক ব্যক্তি এসে বাংলাদেশি উনি এসে বললেন বললেন যে দেখেন আমি ব্রিটেনে খুবই কষ্টের সাথে আছি কেন বলছে সেখানে সবাই ফাঁকিবাজি করে দেখি বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে এটা আমার ভালো লাগে না উনি ছিলেন শিক্ষক দেশের শিক্ষক ছিলেন বললেন যে সেখানে এ সমস্ত দেখে আমার ভালো লাগে না আমি বললাম ব্রিটেনেও ট্যাক্স ফাঁকি দেয় বলছে ব্রিটেন যদি ট্যাক্স ফাঁকি না দেয় ট্যাক্স এত চড়া যে ওই ট্যাক্স দিয়ে প্রফিট এটা অসম্ভব তো ঠিক একই অবস্থা যদি বাংলাদেশেও হয় এটা দুঃখজনক আমরা আশা করব যে ট্যাক্সের বিষয়টা এগুলো আপনারা কথা বলতে পারেন কিন্তু ফাঁকি দেয়া যাবে না আসলে যত জুলুমি হোক না কেন যে কোনো ব্যবস্থাপনা যে কোনো শৃঙ্খলাকে ফাঁকি দেওয়ার জন্য রিকমেন্ড করতে ইসলাম আমাদেরকে বলে না মিথ্যার আশ্রয় নিতে ইসলাম আমাদেরকে কখনোই বলে না আপনার কষ্ট হলেও আপনি দেশের নাগরিক আপনাকে সেটা মেনে চলতে হবে চিন্তা করেন আজকে যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদের বিরুদ্ধে ফাঁকির মামলা হচ্ছে মান অপমানের মুখোমুখি হচ্ছে তারা একজন ইসলামী ব্যক্তিত্ব যদি ট্যাক্স ফাঁকি দেয় আর সেই অপমানে পড়ে তাহলে এটা ইসলামের অপমান এই ট্যাক্সটা ইসলাম আরোপ করেনি সেটা সত্য এটা রাষ্ট্র করেছে কিন্তু আমাদের ইসলাম এটা আমাদেরকে শেখায় না যে আপনি যেহেতু ইসলাম আরোপ করেনি অথবা আপনি সেখানে ফাঁকি দেন আর এইভাবে যদি আমরা মতামত দিতে থাকি তাহলে পুরো দেশের আমরা অসৎ নাগরিক তৈরির একটা মানে লোকে পরিণত হব অতএব আমি মনে করি এই ধরনের প্রশ্ন মানে আমরা মানে নিজের থেকে উত্তরটা পেতে পারি আমাদের বিবেককে প্রশ্ন করলে যে সঠিক না দেখানোর কোনো সুযোগ নাই আপনি যদি ইসলামের সলিউশন চান আমরা বলবো যে না মুসলমান সর্বাবস্থা ইভেন কাফের সাথে তার ইন্টিগ্রিটি দেখাতে সে বাধ্য এটাই ডিভাইন অর্ডার এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে সর্বাবস্থায় আমরা কাউকে ধোকা দেব না আমরা কারোর সাথে মিথ্যার আশ্রয় নেব না এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য আর আপনি টিকে থাকবেন কি না থাকবেন তাহলে অন্য প্রফেশনে যান আপনি এমন বৈধ প্রফেশন খুঁজে বের করেন কারণ আপনি তো পৃথিবীতে কয়েকদিন টিকার জন্য আর আল্লাহ তালা কোরআন বলছেন ওমামিন দাদ দাতেন ফিল আর ইল্লা আল্লাহ রিস্কু আপনার রেজেকের দায়িত্ব তো আল্লাহ আপনাকে তিনি সৃষ্টি করেছেন এবং এটা সত্য আপনি দেখেন আজকে পৃথিবীর সর্ব বাংলাদেশের নিম্ন স্তরের লোকেরাও কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছে অতএব আপনি রিজিকের জন্য ফাঁকিবাজি বা কোন কৌশলের অবলম্বন করা বা ইসলামিক নীতির ভায়োলেশন করা কোনটাই পারমিটেড নাই মুদারা মুদারা রাবা ওয়াকিফ নাকি ওয়াকফ ওয়াকফ বন্ডে টাকা রাখা যাবে কিনা হ্যাঁ প্রথম হচ্ছে এটা হচ্ছে ওয়াকফ বন্ড তার মানে হচ্ছে টাকাটা আপনি যেটা কোনো জনকল্যাণ কাজে ওয়াকফ করছেন এই টাকাটার বেনিফিশিয়ারি আপনি না এ টাকার beneficiary certain group of people যেটা যার জন্য আপনি অক্ষ করেছেন হয়তো অক্ষ করেছেন যে বস্তিওয়ালাদের জন্য অথবা অক্ষ করেছেন যে সিডর এর মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কন্টিনিউয়াসলি সেটা তাদের কাছে যেতে থাকবে এভাবে যে অথবা অক্ষ করেছেন কোনো একটা নির্দিষ্ট মসজিদের জন্য অথবা অক্ষ করেছেন এই আইসিডির জন্য যে আপনার এই অক্ষ থেকে আইসিডি যতদিন থাকে ততদিন আপনার বেনিফিট পেতে থাকবে হতে পারে আচ্ছা এখন এই ওয়াকফটা মুদারা বা মানে ফান্ডে করতে পারেন কিনা করতে পারেন মুদারা বা বন বা অ্যাকাউন্ট সব একই কথা তার মানে হচ্ছে যে মুদারাবা হচ্ছে ইসলামের একটা সুন্দর মানে বিনিয়োগ প্রথা যেটাতে মানে এক পক্ষ সাহেবুল মাল থাকে আরেক পক্ষ মানে নিজের শ্রম বিনিয়োগ করে এটা হচ্ছে যে শরিকানা বিজনেসের একটা শরিকানা বিজনেসের একটা হচ্ছে মোশারাকা আর একটা হচ্ছে মুদারাবা যেখানে একাধিক পক্ষ তারা শরিক হয় টাকা দিয়ে অথবা শ্রম দিয়ে এখানে টাকা দিয়ে এক পক্ষ আরেক পক্ষ শ্রম দিয়ে তো এই বন্ডগুলো শরীয়তে জায়েজ আপনি ওয়াকফ বন্ড কেনেন অথবা ওয়াকফ অ্যাকাউন্ট ওপেন করেন সেটা মুদারাবার ভিত্তিতে হতে পারে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারগণ রোগী পাওয়ার জন্য লোক লাগিয়ে রাখেন যাদেরকে রোগী প্রতি কমিশন দেওয়া হয় এটা কি জায়েজ না এটা জায়েজ নাই মানে ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনের জন্য তারা কিন্তু একটা সার্ভিস নিচ্ছেন যেটাকে আমরা ফি বলি এবং সেটা খুব ভালোই নিচ্ছেন এখন স্বাস্থ্য কেন্দ্র মানে আসলে ডায়াগনোসিস সেন্টার আর কি সেখানে ডায়াগনোসিস করার জন্য ও এখানে হচ্ছে যে না এখানে হচ্ছে রোগী পাওয়ার জন্য লোক লাগিয়ে রাখেন যাদেরকে রোগীর প্রতি কমিশন দেওয়া হয় ও এটাও যাই না এটা ভিন্ন মানে এখানে দুটো জিনিস একটা আমি যেটা প্রথমে বলেছি আমি আসল প্রশ্ন উত্তরটা অন্যভাবে দিয়েছিলাম এটা হচ্ছে যে দালাল কিছু দালাল নিয়োগ করা যারা রোগী নিয়ে আসবে হম এটা এটাও সম্পূর্ণ গর্হিত কাজ কারণ আপনি মানে দালাল কি করবে দালাল তার ডাক্তারের কাছে সে হাতুড়ে ডাক্তার হোক মানে ইনকম্পিটেন্ট ডাক্তার হোক তার কাছে নিয়ে আসবে এবং ধোকা দিয়ে নিয়ে আসবে আমরা যেটা দেখেছি এক সময় ইভেন হজের ক্ষেত্র যেটা আমরা দেখেছি এখন সেটা মনে হয় কমে গেছে সেটা এক শ্রেণীর দালাল শ্রেণী ওই হাজের দালাল বলা হতো এদেরকে ওরা ওই বিল্ডিং এর জন্য নিয়োগ করা হতো প্রতি হাজি হলে দশ রিয়াল বা পঞ্চাশ রিয়াল তারা পাইছে অথবা দশ পার্সেন্ট পাইছে এভাবে তারা হাজিদেরকে দূরে দূরে খুব বাজে বাজে ঘরে উঠাতো এই ধরনের আসলে দালাল শ্রেণীটা এটা নিষিদ্ধ মানুষকে মিসগাইড করে তার নিজের ইনকাম বাড়ানো এটা ঠিক না এই জন্য যে দালাল শ্রেণী ডাক্তারের কাছে নিয়ে যায় এভাবে অথচ সেই ডাক্তার হয়তো ভালো না সেই ডাক্তার প্রেসক্রিপশন ভালো না এটা হচ্ছে রোগীর স্বাধীনতা আমি কোন ডাক্তারের কাছে যাব সেই স্বাধীনতা সেখানে ক্ষুণ্ণ হচ্ছে অথবা সেই কমিশনটা আমার মতে যাইতে হবে না আর আমি যেটা প্রথমে বলছিলাম সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ ডাক্তাররা ডায়াগনোসিস সেন্টারে প্রেসক্রাইব করার পরে তারা সেখান থেকে একটা ভালো কমিশন পায় প্রায় চল্লিশ পার্সেন্ট একটা কমিশন পায় এটাও আমার দেশে হালাল নয় কারণ হচ্ছে এখন অনেক বেশ কিছু ডাক্তার আমাকে বলেছেন যে দেখেন আমি কিন্তু কমিশনের জন্য পাঠাই না আমি এমনি জেনুইন পাঠাই তারপর ওরা দেয় তা আমি বলেছি যে এটা সন্দেহজনক হবে তাইলে আপনার জন্য আপনি সেটা নেবেন না কারণ সমাজে এমন কিছু ডাক্তার থাকা চাই যারা বিবেকের দ্বারা পরিচালিত এবং যারা এটা যে হারাম অন্তত ডায়াগনোসিস সেন্টারকে বোঝানো উচিত এটা হারাম আমরা সেটা নেব না বরং তোমরা সেটা রোগী থেকে লেস করো কারণ দেখেন এখানে রোগীর চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হচ্ছে এখন তাকে কিরকম ভয়ঙ্কর এটা এই জন্য মানে ডাক্তার চান আর না চান এটা তার হারাম ইনকাম আর এই কমিশন যিনি পাচ্ছে যে লোক রোগী নিয়ে এসে তার জন্য এটা হারাম ইনকাম অথবা কোনো ডাক্তার লোক লাগিয়ে রাখেন না তবে কোনো গরিব কর্মী রোগী নিয়ে আসলে তাকে সৌজন্য খাতিরে কিছু টাকা দেন এটা কি জায়েজ হ্যাঁ এখানে কিন্তু দেখতে হবে লোক নিয়ে রাখেন না তার মানে কাউকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন নাই এখন কিছু লোক নিয়ে এসছে মানে রোগী নিয়ে এসছে রুগী নিয়ে আসলে তাকে এখানেও জিনিসটা আমার কাছে সন্দেহযুক্ত মনে হচ্ছে কারণ রুগী নিয়ে আসলে ওই যে তাকে সেই প্রফেশনে আবার আমি উদ্বুদ্ধ করছি তাই না পাবে দেখে নিয়ে আসছে এমনি কাউকে কোনো হাদিয়া দেওয়া সেটা ভিন্ন কথা এটা তো এটার মধ্যে এটাকে হাদিয়ার মধ্যে ফেলানো যায় না তাহলে এটা আপনি পরোক্ষভাবে লোক নিয়োগ না করেও তাকে দালালের কাজে বা কমিশনের কাজে তাকে উদ্বুদ্ধ করলেন অথবা উভয় অবস্থায় এটা অ্যাভয়েড করা উচিত এখানে এটা এটা জেনারেল জেনারেল চাকরি বাকরি আর সরকারি চাকরিতে বিসিএস ক্যাডারে ঘুষ দুর্নীতি আছে কিন্তু সৎ উদ্দেশ্যে নিয়ে চাকরিতে যোগদান করা যাবে কিনা হ্যাঁ সৎ উদ্দেশ্যে নিয়ে আমার দেশে যোগদান করতে অসুবিধা নাই যদিও বললাম না পুরো ব্যবস্থাপনার মধ্যে আছে অনেক দুর্নীতি অনেক করাপশন কিন্তু আপনার সেই কমিটমেন্ট যদি থাকে এবং আপনি কখনোই দুর্নীতি সম্পৃক্ত হবেন না এরকম পণ যদি আপনার থাকে তাহলে সেটা আপনি সরকারি চাকরিতে যোগদান করতে পারেন এটা হচ্ছে আসলে ব্যক্তিগত চয়েস সরকারি চাকরিতে অনেক সময় অনেক মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি করতে হয় এই আমরা দেখি যে অনেকে চান্স পেয়েও যায় না এটা হচ্ছে ব্যক্তিগত চয়েস কিন্তু যদি শরিয়াতের দৃষ্টিতে আপনি বলেন তাহলে এই চাকরির মাধ্যমে আপনি জনগণের সেবা করার সুযোগ পাচ্ছেন আপনি যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ পাচ্ছেন আপনি দেশের একজন সৎ প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ পাচ্ছেন এবং আমি এনকারেজ করি যদি যারা সৎ তারা এই ধরনের চাকরিতে বেশি বেশি ঢোকার চেষ্টা করতে পারেন যদিও এটা বলেন যে সেখানে খারাপ বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভব না কেন আপনি খারাপ হবেন আপনার ইমান তো আপনাকে খারাপ হতে দেওয়ার কথা না আর সমস্ত প্রশাসন সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠান যদি দুর্নীতিবাজদের কবলে পড়ে যায় তাহলে কি হবে অবস্থা আমি দেখেছি যে আমাদের আমি যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বলা হতো তোমরা কোনো ইউনিভার্সিটিতে পড়ো না কারণ ওখানে খারাপ লোকেরা পড়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মানে এই সমস্ত সেকশনগুলো আজকে সেকুলারদের হাতে চলে গিয়েছে এবং এগুলো আজকে যারা ধর্মকে মানে না যারা ইসলামকে ভালোবাসে না যারা নামাজ কালাম পড়ে না তাদের আধিপত্য দেখা যাচ্ছে ফলে তারা আজকে পুরো জনগোষ্ঠীর উপরে এমন কিছু চাপিয়ে দিচ্ছেন যেটাতে ইসলাম আমাদের জন্য আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিন্তু ওই সমস্ত পয়েন্টে যদি কিছু কিছু ভালো লোক থাকতো তাহলে এই জিনিসটা এভাবে হতো না অতএব আপনারা যারা যোগদান করবেন তারা সততার ফুল কমিটমেন্ট নিয়ে সালাত আদায় করার ইমান নিয়ে থাকার কমিটমেন্ট নিয়ে আপনারা যোগদান করেন জি এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন তারপরে এটা এই এই জেনারেশনের জন্য বলে করা উচিত আচ্ছা হোয়াট ইজ দ্য উইজডম হ্যাঁ বিহাইন্ড রিবা বিং হারাম এটার উপরে আমার কাছে একটা বড় বই আছে সেটা আরবিতে আমি জানি না বাংলায় কোনো বই হয়েছে কিনা এগুলোর উপর আসলে আমাদের কাজ করা উচিত তাহলে হয়তো লোকজনের কাছে ব্যাপকভাবে যেত কেন ইসলাম রিবা হারাম করলো এর পেছনে অনেকগুলো উইজডম আছে প্রথম কথা হচ্ছে যে রিবা এর মাধ্যমে প্রোডাকশন বাড়ে না এটার প্রমাণ সুরা রোমের উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ামা আতাই তো মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালায়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাই মিন নাওয়াজ আল্লাহ ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাফুন সুরা রোমের উনচল্লিশ নম্বর আয়াত যে তোমরা যে রিবা প্রদান করে থাকো যেন ডেভেলপমেন্ট হয় ডেভেলপমেন্টের কাজ হয় মানুষের সম্পদ ইনক্রিজ হয় লিয়ার বুফি আমলিনাস মানুষের ধন সম্পদ ওয়েলথ ইনক্রিজ হয় এই উদ্দেশ্যে তোমরা যে রিবা দিয়ে থাকো ফালাইয়ারবু আল্লাহ সেটা আল্লাহর কাছে ইনক্রিজ হয় না সেটা আল্লাহর কাছে ডেভেলপমেন্ট হিসাবে আসলে স্বীকৃতি পায় না এ কথার পরে এটাই তো সবচেয়ে বড় উইজডম এখন কেন ইনক্রিজড হয় না এটা ইদানিং আপনারাও মানে অনেক কিছু শুনছেন যে ক্ষুদ্র ঋণগুলো নিয়ে যে কথাবার্তা হচ্ছে এগুলো আসলে কতটা ডেভেলপমেন্টের কাজ হয়েছে কতজন মানে যে সমস্ত শ্রেণীকে টার্গেট করা হয়েছে তাদেরও নাকি পাত্তা পাওয়া যাচ্ছে না তিন লাখ মহিলার খবর পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তারা নিজেরাই বলা বলি করছে তো আসলে এই যে ক্ষুদ্র ঋণের উপর কিন্তু এখন ব্যাপকভাবে মানে এটা সেকুলার ব্যবস্থাপনায় সেকুলার ইকোনমিক ব্যবস্থাপনায় কতটা ইফেক্টিভ এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা এখন লেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা ইফেক্টিভ না বরং ক্ষুদ্র ঋণ ইসলামিক ব্যবস্থাপনায় অনেক বেশি এফেক্টিভ হতে পারে সে ব্যাপারে অনেক আর্টিকেল এসছে কারণ ইসলামিক ব্যবস্থাপনায় ক্ষুদ্র ঋণের কোনো কিস্তি কেউ দিতে ব্যর্থ হলে তার ঘরের টিন নিয়ে কেউ টানাটানি করবে না তার মৌলিক চিকিৎসা বাসস্থান খাবার নিয়ে কেউ টানাটানি করবে না তার মৌলিক চাহিদা থেকে তাকে বঞ্চিত করবে না কিন্তু সেকুলার ব্যবস্থাপনায় বা পুঁজিবাদী ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ আপনাকে আপনার মৌলিক ব্যবস্থাপনা থেকে এমনভাবে ডিপ্রাইভ করবে যে শত শত লোক আত্মহত্যা আত্মহননে তারা প্রবৃত্ত হবে তাই না এটা কি হয়েছে না হয়েছে অতএব এটা এটা হচ্ছে রিভার কুফল এটা হচ্ছে রিভার কুফল আল্লাহ বরকত উঠিয়ে নিয়েছেন ওরা ডেভেলপমেন্ট মনে করছে কিন্তু ডেভেলপমেন্ট ইস্যুকে তারা সুদভিত্তিক করেছে আমেরিকা ইউরোপের সমস্ত ডেভেলপমেন্ট প্রক্রিয়া সুদভিত্তিক সুদভিত্তিক না কিন্তু ইসলাম বলেছে না সুদভিত্তিক না এই জন্য দেখেন সেখানে এত কিছুর পরে অর্থনৈতিক মন্দা সেখানে আর আপনি দেখেন সুদ ছাড়া যারা আজকে আছে আমাদের সমালোচনা ওয়েস্টার্নরা তাদের ফিলসফিতে করে থাকে কিন্তু আমরা হ্যাপি উই আর হ্যাপি আমরা দারিদ্রের মধ্যেও হ্যাপি ওই হ্যাপিনেস কি তারা পাচ্ছে তাদের সংসার হাতে না তাদের মধ্যে তালাকের এত কিছু এত উন্নত না তার মধ্যে তালাকের ইয়ে বেড়ে গেছে সংসার বলতে নাই পারিবারিক কথা শেষ হয়ে গেছে এখন ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে বিয়ে হয় তারপরে তাদের অর্থনৈতিক মন্দা ইত্যাদি ইভেন ক্যালিফোর্নিয়াতে গত বছর আমি দেখেছি পত্রিকায় যে একটা ফ্যামিলির সবাই মিলে আত্মহত্যা করেছে একটা ফ্যামিলির সবাই মিলে আত্মহত্যা করেছে তো সুদ এটা হচ্ছে সুদের কুফল হ্যাঁ তো আমরা আমরা আরো অনেক বুঝে যাবো এটা হচ্ছে একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে সুদের মধ্য দিয়ে আসলে প্রোডাকশন হয় না কারণ এই যে যেমন ধরেন আমাদের দেশে ঋণ খেলাফি সৃষ্টি হয়েছে কেন একশো কোটি টাকা স্যাংশন করে নিয়েছে অমুক একটা ইন্ডাস্ট্রি করবে সেই ইন্ডাস্ট্রি কোথায় আজও হয়নি দেখি যায় দেখেন সেটাকে তারা নিজের একটা বড় অট্টালিকা তৈরিতে ব্যয় করেছে আর বছর পর বছর ঋণ খেলাপি করে চলছে অথবা পঞ্চাশ কোটি টাকা দিয়ে সে একটা বড় বাড়ি করেছে বা অন্য কিছু করেছে নিজের ইচ্ছা মতো অথবা বিদেশে বাড়ি কিনেছে আর বাকি পঞ্চাশ কোটি আবার আরেকখানে খাটাচ্ছে সেখান থেকে কিছু কিছু কিস্তি সে শোধ দিচ্ছে তাহলে মূল প্রোডাকশন কিন্তু হয়নি ইসলামিক ব্যবস্থাপনায় আপনি অল্প কিছু টাকাও যদি গ্রহণ করেন সেটাকে আপনার বিনিয়োগ করতে হবে you are bound to invest তা নাহলে ইনভেস্টমেন্টটা আপনি পাবেন না কারণ ইনভেস্টিগেশন টিম আছে যারা দেখবে যে আপনি ওই টাকাটা আসলে যে জন্য নিয়েছেন সেই খাতে ব্যয় করেছেন কিনা আপনি ইভেন যদি একটা কম্পিউটার কেনার জন্য একটা টাকা নিয়ে থাকেন তাহলে টাকাটা আপনার কাছে দেওয়া হবে না ওটা যেই কোম্পানি থেকে আপনি কম্পিউটার বা ল্যাপটপটা কিনবেন তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে আপনার কাছে আসবে ল্যাপটপ এরপর কিস্তিতে আপনি টাকাটা দিবেন তার মানে এটা হচ্ছে প্রপারলি ইনভেস্টমেন্ট এখানে মিথ্যার আশ্রয় হচ্ছে না সত্যিকার প্রোডাকশনে গেছে কেন কারণ আপনি সুদের ভিত্তিতে টাকা লাগাচ্ছেন না সুদের ভিত্তিতে টাকা লাগালে দেখেন কনভেনশনাল ব্যাংকগুলো তারা এক্সট্রা অফিসারদেরকে নিয়োগ দিতে হয় না ইনভেস্টমেন্ট টিম তাদের তৈরি করতে হয় না ওই কোম্পানির সাথে এজেন্ট গিয়ে কথাবার্তা বলতে হয় না ব্যাস আপনি টাকা পেয়েছেন নিয়ে যান এরপরে আপনি কিস্তিতে শোধ করতে থাকেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঝামেলা বাড়ে ঝামেলা বাড়লেও কিন্তু প্রোডাকশন বাড়ে সুদের ভিত্তিতে ঝামেলা কমার জন্য সুদের পন্থা মানুষ অবলম্বন করে কিন্তু দেখা যাচ্ছে প্রোডাকশনে আর সেই টাকাটা আসছে না এই জন্য আমরা যেটা দেখি যে এর পেছনে এটাই সবচেয়ে আরেকটা হচ্ছে যে সুদ মানুষকে জুলুমের প্রতি উদ্বুদ্ধ করে যেটা চক্রবৃদ্ধি সুদের ব্যাপারে বলা হচ্ছে একশো ত্রিশ নম্বর এই যে দেখা যাচ্ছে যে সুদ একটা অস্ত্র হিসাবে মানে যারা সমাজের বৃত্তশালী বহু আগ থেকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়ে আসছে এবং আজও কিন্তু হচ্ছে এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে তাহলে কয়েকটা জিনিস আমরা পেলাম যে সেটা আসলে প্রকৃত ডেভেলপমেন্ট নয় সেটার মাধ্যমে জুলুম হয় সেটার মাধ্যমে সমাজে প্রকৃত প্রোডাকশন আসে না এবং আল্লাহ তালার বরকত উঠে যায় সুদ একটা হারাম জিনিস এই হারামের মধ্যে সম্পৃক্ত মানে আপনাকে উইজডমের মধ্যে কিন্তু এগুলোকে কাউন্ট করতে হবে সুদকে আল্লাহ হারাম করেছেন this is another wisdom behind prohibition of সুদ অথবা ইন্টারেস্ট তাই না পৃথিবীর সমস্ত হারামকে একজন মুসলিম সমস্ত হারামকে অ্যাভয়েড করবে এটা আরেকটা উইজডম আমি সুদকে আর কিছু যদি বুঝে না আসে সুদকে আমি অ্যাভয়েড করবো because it is prohibited in Islam এই সমস্ত উইজডম এখানে কাজ করছে জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ what kind of job can someone do with BCom become and experience eta ki bollo in working in natural than to what kind of job can be uh, can someone এটা একটু একটু দেখেন to একটু কি বুঝাচ্ছি BCom and experience in working normal bank normal ব্যাংকে কোনো করতে পারে নাই কোন টাইপের বিকম পাস করা কেউ করতে পারে না কোনো জব নর্মাল ব্যাংকে কোনো পজিশন সুদি ব্যাংকে ও আচ্ছা আচ্ছা না সুদী ব্যাংকের কথা তো আমরা আসলে আজকে এত বেশি বলেছি যে মানে আচ্ছা, আচ্ছা। এখন এখানে এখানে তো আপনারা সাক্ষী হয়ে যাচ্ছেন তো যদিও কলমের সাক্ষী হচ্ছেন না মানে এই সাক্ষীটা দুরকম সাক্ষী এক সাক্ষী হচ্ছে যে সুদের সরাসরি সাক্ষী একজন লোক আরেকজন লোকের সাথে সুদের ভিত্তিতে কিছু লেনদেন করলো সেখানে সাক্ষী দেওয়া আর আরেকটা হচ্ছে সুদের কার্যক্রম চোখের সামনে দেখতেছেন হ্যাঁ সুদ নিয়ে যাচ্ছে সুদের কারবার হচ্ছে তো যদিও প্রথম ব্যক্তি এখানে মেন উদ্দেশ্য তারপরে সেকেন্ড ব্যক্তি হতে পারে আর যেহেতু পুরো কোম্পানিটা সুদের ভিত্তিতে পরিচালিত তার বৃহত্তর অংশ এই জন্য নিজেকে সেভ করার জন্য তাকুয়ার দাবি হচ্ছে টোটালি এর কোনো কার্যে নিজেকে সম্পৃক্ত না করা আল্লাহ তালা কিন্তু বলছেন খালাকালা কুম্বাফিল আর্দ জামিয়া তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য অর্থাৎ পৃথিবীর সবকিছুই হচ্ছে মোবাহ অ্যাকসেপ্ট যেগুলোকে হারাম করা হয়েছে হারামের সংখ্যা কম এই জন্য বলা হয় আল্লাহ আসলো এটা অধিকাংশ আমাদের মত আল্লাহ আসলো ফিল আসিয়া আলাই বা হা কারণ আল্লাহ তালা সবকিছুকে হালাল করেছেন অ্যাকসেপ্ট যেগুলোকে হারাম করেছেন সেগুলো ছাড়া মানে সেগুলো ছাড়া সবাই হারাম অতএব আপনার জন্য যারা মানে এই ধরনের চাকরির ব্যাপারে হয়তো প্রশ্ন তুলেছেন আল্লাহ অনেক হালাল পন্থা দিয়েছেন অনেক অনেক হালাল পন্থা দিয়েছেন অতএব সেই হালাল গুলোতে যদি আমরা সম্পূর্ণ ব্যর্থ হই তাহলে বেকাদ্রিল হাজা ততটুকু হারাম আমাদের হারামের মধ্যে সম্পৃক্ত হওয়া যাবে যতটুকু হারাম দিয়ে আমরা নিজেদের কোনো মতে জীবিকা নির্বাহ করতে পারি কিন্তু মনে হয় যে এরকম কঠিন সিচুয়েশনে এখন আমরা বাংলাদেশবাসীরা পড়িনি আলহামদুলিল্লাহ তো অতএব বিষয়টাকে আমাদের ওই ম্যাথাডোলজিতে আসতে হবে আমি প্রথম সম্পূর্ণ মমিন হওয়ার পরে এবং মোত্তাকি হওয়ার পরে আমি সবসময় হালাল ছাড়া কোনো হারামের মধ্যে সম্পৃক্ত হব না এবং আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট হালাল চাকরি হান্ড্রেড পার্সেন্ট হালাল লাইফ লিড করা হালাল চাকরি এবং হালাল লাইফ লিড করা এর থেকে শুধু প্রয়োজন অথবা পরিবেশ অথবা বাধ্য হয়ে যদি আমি কিছু আমার দ্বারা ভায়োলেট হয়ে যায় তার জন্য তবে ইস্তেকফার করতে হবে কিন্তু ওই ম্যাথারোলজিতে আগাতে হবে শুরুতেই ফাট করে হারাম প্রতিষ্ঠানে হারাম চাকরিতে ঢুকা মানে এই চিন্তাটা আমাদের না করাটাই উচিত আল্লাহ তালা আমাদের সকলকে সেভ করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين আমাদের দ্বিতীয় আলেম যিনি আজকের দেশের মানে মঞ্জুর ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আপনাদের যারা চিনেন না চিনেন সবাই নিশ্চয়ই তারপরে আমি বলে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়তে ভাই uh, পনেরো বছর ছিলেন এখানে uh, আর এখন যিনি আসলেন উনি আঠারো বছর ছিলেন উনিও এবং আমরা ওনাদেরকে আমাদের আইসিডির রেগুলার প্রোগ্রামে ওনারা আসেন আমরা ওনাদেরকে আনফর্চুনেটলি um, uh, অনেক অনেকেই ওনাদের কথা জানেন না হয়তো এখন হয়তো জানতেছেন টেলিভিশন যাওয়ার বদলতে যেটা আমরা ওনাদেরকে খুব হাইলি ভ্যালু মনে করি এবং তাদের কথাগুলোকে আমরা অন্যভাবে নেই সেই জন্য আমরা আজকে ডাকছি একটা রেয়ার অপরচুনিটি যে আপনাদের মন খোলা প্রশ্ন আপনারা করতে পারেন সেই মানে চান যেটা মানে আমি দেখতেছি যে প্রশ্নগুলা অনেকের একটু পার্সোনাল প্রশ্ন আসছে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন ই করতে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে একটা ছোট্ট স্কুল চলে আপনারা হয়তো কেউ কেউ জানেন সবাই না জানলেও তো সেই স্কুলটার জন্য একটা কি বলবো একটা ব্রোশিওর টাইপের আমরা বা একটা কি জন্য আমরা স্কুলটা চালাচ্ছি বা কি হচ্ছে এখানে সেটা জানাতে একটা লিফলেট টাইপের আমরা আপনাদের ভিতরে দিব আপনারা আপনাদের ওন টাইমে পড়বেন তবে এখনই হয়তো আমরা ডিস্ট্রিবিউট বাসি এখন দিয়ে দেন পরবর্তী প্রশ্নগুলো শোনার জন্য আশা করবেন একটু উপরে দিব না কিছু একটু উপরে লাগে না জি একটু উপরে দিই উপরে কিছু সাথে লাগে আরো পড়েন তাহলে ভিতরে শুনতে পাবে ঠিক আছে আপনি বসে বলবেন না দাঁড়ায় বলবেন না বসে দিন আপ- আপনি ওইভাবে বললে শোনা যাবে খালি গেলে আচ্ছা যা। আসলে মাসাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকরিয়া আদায় করছি আহ, যিনি মেহেরবানি করে আমাদেরকে একটা ভালো দিনেই আহ, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বিশেষ করে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আসলেই ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহুর একটি কথা আমার মনে পড়েছে এই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন ইন্তকাল হয়ে যায় তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু ছিলেন ছোট্ট বয়স বেশি ছিলেন না বারো বা কেউ কেউ এগারো বলেছেন বারো বা তেরো বছর এর বেশি নয় কিন্তু এই উম্মাতের জন্য তিনি ছিলেন হাবরুল উম্মা উম্মাতে সবচেয়ে বড় আলেম ছিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার জন্য দোয়া করেছেন কোরআনের তাউজের ক্ষেত্রে সবচেয়ে অসাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন এটি হওয়ার কথা ছিল যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইন্তেকালের সময় তার বয়স কম ছিল কিন্তু কিভাবে হলো তাকে প্রশ্ন করা হলো ইবনা আব্বাস রাজি আল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিভাবে এই বিশাল জ্ঞান অধিকারী হলেন তখন তিনি বললেন যে দুটি প্রক্রিয়া আমি অনুসরণ করেছি দুইটি প্রক্রিয়া আমি গ্রহণ করেছি এক নম্বর হচ্ছে একটা প্রশ্ন করতাম জানার জন্য লোকদেরকে প্রশ্ন করতাম আর প্রশ্নের কোন বিকল্প নেই এজন্য রসুল্লাহ সাল্লাহ একটি হাদিসের মধ্যে বলেছেন যে প্রশ্নের মাধ্যমে মূলত মানুষ সত্যিকার সুস্থতা লাভ করতে পারে এই জন্য আব্বাস রদি আল্লাহ প্রশ্ন করতেন প্রশ্ন করলে জানা হয় বেশি কারণ আপনার কোন বিষয় সম্পর্কে জানা দরকার সেটি আপনি প্রশ্ন করেই জানতে পারেন শুধু বক্তব্যের মাধ্যমে সেটি অনেক সময় হয়ে ওঠে না আরেকটি হচ্ছে প্রশ্নকে উপলব্ধি করা সেটি হল ও বেকাল দিন আকুল আর আরটা হচ্ছে উপলব্ধির জ্ঞান থাকতে হবে প্রশ্ন করলাম কিন্তু বুঝলাম না তাহলেও চলবে না এই দুইয়ের মাধ্যমে আসলেই সত্যিকার জ্ঞান অর্জনের জ্ঞান লাভের একটি পথ আমাদের সামনে উন্মোচিত হয় তো এই জন্য সরাসরি উত্তরের মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে জানা যায় এটি একটি সুন্দর পদ্ধতি বিশেষ করে আধুনিক যুগে জানার জন্য এটি ভালো মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতিমধ্যে আমার কাছে যে প্রশ্ন এসেছে কিছু লোক হজের জন্য বিভিন্ন স্থান থেকে লোক সংগ্রহ করে ট্রাভেল এজেন্সি লোক সংগ্রহ করে ট্রাভেল এজেন্সি গুলোতে দেয় যার বিনিময়ে কিছু কমিশন কমিশন পায় এ ব্যাপারে সরিয়া কি বলে হ্যাঁ যদি তিনি এ ধরনের কাজ করে থাকেন এটি জায়জ রয়েছে ট্রাভেল এজেন্সিকে যদি লোক সংগ্রহ করে দেন এটি তার জন্য জায়জ রয়েছে এটাকে সামসারা বলা হয় তাকে আরবি ভাষায় সামসারার এই কাজটুকু শরিয়ার বেশিরভাগ স্কলার অনুমোদন দিয়েছেন তবে এক্ষেত্রে একটি জিনিস পরিহার করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে যাতে করে সরাসরি ক্ষতি করা না হয় যেমন আমরা যে হজের লোকগুলো যে কালেকশন হয় থাকে বর্তমানে সেখানে দেখা যায় তিন থেকে চারটা গ্রুপ তৈরি হয় এত হলো মানে একেবারে রুট লেভেলে একটা গ্রুপ তৈরি হয় যারা শুধু হাজি সাহেব দিকে কালেকশন করে আর একটা দালালের কাছে মানে একটা ইয়ে করে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় ওই দালাল মানে এজেন্সির সাথে ইন্ট্রোডিউস করে এজেন্সি আবার মানে সরাসরি নিজেরা কাজ করে না এই বড় বড় এজেন্সি আছে তাদের মাধ্যমে কাজ করে ফলে দেখা যায় যে যেহেতু মানে মাঝখানে অনেকগুলো মানে সত্তাধিকারী হয়ে গিয়েছে প্রত্যেকের জন্য যদি পার্সেন্টেজ ধরা হয় দেখা যাবে শেষ পর্যন্ত মানে দিনে হাজি সাহেব তার উপর অনেক বেশি বারেন হয়ে যায় জুলম হয়ে যায় যেখানে দুই লক্ষ তিরিশ হাজারে যাওয়ার কথা ছিল সেখানে দুই লাখ ষাট হাজারে যেতে হয় মাঝখানে অনেকগুলো গ্রুপকে তাকে টাকা দিতে হয় তো এক্ষেত্রে মূলত যদি আলা হিসাব আল হাজ হয় হাজি সাহেবের মানে নিজের উপর যদি সেটি বর্তানো হয় তাকে এই ইনকামটা যে এই টাকাটা তাহলে এটা এক প্রকারের মতন সুতরাং এটি এই এতটুকু কাজটা সে না করাই উচিত যদি আর কোম্পানির যেমন কোম্পানি একটা নির্ধারণ করে দিয়েছে যে আমরা দুই হাজার সরকার পক্ষ থেকে একটা নির্ধারণ থাকে যেমন এবছর নির্ধারণ ছিল দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আহাজি নেওয়া হবে বা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাজি নেওয়া হবে এখন এটি কোম্পানি আপনাকে কিছু কমিশন দিবে হাজি সাহেবের মানে যে আপনি কতগুলো হাজি সাহেব কালেকশন করে দেবেন কোম্পানি আপনাকে কমিশন দেবে এটি জায়জ রয়েছে এতে কোনো অসুবিধা নেই ইসলামী শরীয়তে এটাকে অনুমোদন দিয়ে থাকে যেহেতু আপনি মোকাবেল কাজের বিনিময় নিচ্ছেন এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় জল এ ধরনের জল জায়জ লেভেল মার্কেটিং এমএলএম ব্যবসা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ ডেস্টিনি সম্বন্ধে জানতে চাই এটা হালাল না হারাম ডেস্টিনি একটি কোম্পানির নাম আর লেভেল মার্কেটিং এমএলএম হচ্ছে ব্যবসা পদ্ধতি এটি সন্দেহজনক একটি ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত এর সমস্ত কাগজপত্র আমরা দেখেছি এখানে মূলত যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যবসায়ের মধ্যে এটাকে যদি তাদের স্কলার যারা আছেন তারা যদি একটু চিন্তা করে হয়তো প্রত্যেকটি ব্যবসায়ী ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভবত এই কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে প্রত্যেকটা ব্যবসায়ের ক্ষেত্রেই মূল কথা হচ্ছে এটা হালাল শুধু যেটা দলিল দিয়ে হারাম করা হয়েছে সেটি ছাড়া এই জন্য আল্লাহ সুবাহ তারা মানে একটি কথাই বলে দিয়েছেন খুব অনেক কথা বলেন নাই কোরআন কারিমের মধ্যে ব্যবসা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা নেই আহাল্লাহ কুলবাই ওয়াহার রিবা মানে রিবা এর এই সাইডটুকু হারাম আর বাকি লেনদেনের অন্য যত সাইজ আছে সবগুলি হালাল করে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে তারা যে পদ্ধতি অনুসরণ করতেছে মানে এমএলএম এর যে পদ্ধতি অনুসরণ করা করতেছে সেখানে সরাসরি হারাম পদ্ধতি হারাম কিছু বিষয় রয়েছে আবার কিছু বিষয় রয়েছে সন্দেহজনক তো সন্দেহজনক বিষয়ের মূল কথা যেটি নর্মাল ইবনে বাশির রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুরুল মুশতাবিহাত যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলো সন্দেহজনক ফামান ওয়াকা ফিল মুস্তাবাহাতি ফাকাদ ওয়াকা ফিল হারাম যে এই সন্দেহজনক বিষয়গুলোর মধ্যে পতিত হলো সে মূলত হারামের মধ্যে পতিত হলো একেবারে টোটালি আমাদেরকে নিষেধ করেছেন যে হারামের ধারে কাছে যাতে আমরা না যাই দেখেন কখনো কোনো বিষয়কে যদি কঠিনভাবে হারাম করা হয় তখন কোরআন করিম এভাবে বলেছে লা তাকরা বুঝি না কঠিনভাবে বলেছে যে কাছেও যাবে না এই কাজের লাকরাবু মালাল ইয়েতিম ইয়েতিমের মালের কাছেও যাবে না ইয়েতিমের মালের কাছে গেলে কি গুণা হবে কিনা আপনার কি মনে করেন হবে যদি ইয়েতিমের মাল মনে করেন এই ঘরের মধ্যে রুমের মধ্যে রাখা হয়েছে আপনি মালের কাছে গেলেন গুণা হবে কিনা কোন বিষয় যখন কঠিন ভাবে নিষেধ করে তখন এমন একটা মানে বক্তব্য নিয়ে এসেছে যে যাতে করে আমরা বুঝতে পারি যে এটি সত্যিকার ভাবে মানে জঘন্য অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত এ কারণে আল্লাহ রাবুল আলমিন এইভাবে বলেছেন তো ঠিক এর কাছেও যাওয়া যাবে না তো এই সন্দেহজনক ব্যবসায়ের মধ্যে মূলত মাল্টি লেভেল মার্কেটিং এমএলএম যেটি চালু হয়েছে সেখানে কতগুলো জিনিসকে মানে দেখানো হয় তাকে যেমন মনে করেন এই গাছের কথা বলা হচ্ছে আমি অনেকগুলো আমি সবগুলো বই পড়েছি খুব কষ্ট করে পড়েছি এত সময় নেই তারপরে একজন দিয়েছেন জোর করে পড়ার জন্য তো গাছের কথা বলা হয় তাকে আরো বিভিন্ন প্যাকেট বিভিন্ন প্রোডাকশনের কথা বলা হয় তাকে এগুলো জাস্ট র্যামজি এটা হলো সাইন হিসেবে সিম্বল হিসেবে ব্যবহার করা হয় মূলত এখানে যে লেনদেনটা হচ্ছে পরিপূর্ণ লেনদেনটাই মানে এটা একটা নতুন নিউ এডিশন করা হয়েছে এটা এক ধরনের মোকামারা জুয়ার মতো এক ধরনের একটা পদ্ধতি এটাকে একটু এডিশন করা হয়েছে আর যেহেতু আপনারা জানেন যে লেনদেনকে মূলত ভালোভাবে এডিশন করা যায় মানে হালাল দিকেও এটাকে কি করা যায় প্রমোট করা যায় নেওয়া যায় আবার হারামের দিকেও নেওয়া যায় এখন যদি ভালো মানে ইসলামী চিন্তাকে সামনে রেখে যদি কেউ এই লেনদেনকে মানে হালাল দিকে নিয়ে যান তাহলে সেটা হবে সহাই গ্রহণযোগ্য আর যদি হারামের দিকে নিয়ে যান তাহলে এটা গ্রহণযোগ্য হবে না এই জন্য বর্তমানে অনেক লেনদেন বেরিয়ে আসছে যে লেনদেনগুলো মূলত এই ধরনের লেনদেন যেগুলোর মধ্যে মাঝখানে একটা কিছুকে ব্যবহার করা হয় যে মুদ্রা আজওয়ার যেই এটাকে রসুল্লাহ আসলাম নিষেধ করেছেন এবং হারাম করেছেন মুদ্রা মুজাহিজুয়ার পদ্ধতি আর মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি একই পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত এখানে শুধু পণ্যকে অথবা প্রোডাকশনকে রানস একটা এটাকে কি বলা হয় সিম্বল হিসেবে সাইন হিসেবে দেখানো হয় মূলত এখানে যে লেনদেন হচ্ছে সেই লেনদেনটা টাকার লেনদেন পরিপূর্ণরূপে টাকার মাধ্যমে টাকার লেনদেন হচ্ছে এবং সেটি শরীয় সমত নয় আল্লাহ আলাম আল্লাহ তালাই ভালো জানেন প্রশ্ন সুদের কারণে ইসলামী চিন্তাধারার ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসার করতে পারছে না আর এই সুযোগ ইসলামী চিন্তাধারার বিপরীত বিশ্বাসীরা ব্যবসা বাণিজ্য একটা শক্ত অবস্থান রয়েছে আর ইসলামী চিন্তাধারা ব্যবসায়ী কমে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে দাওয়াতি কাজও কমে যাওয়ার আশঙ্কা থাকে এমত অবস্থায় সত্য সাপেক্ষে বর্তমান ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া যায় কিনা এই প্রশ্নটি ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন লিজিং কোম্পানি থেকে স্বর্ণ নেওয়া যাবে কিনা প্রথম প্রশ্ন যেটি সেটি একটু মোলাহাজা রয়েছে দৃষ্টি আকর্ষণী হল আসলে দাবাত এ কারণে দুর্বল হয় নাই দাবাত দুর্বল হয়েছে ইমানের কারণে আপনি যেটি ধারণা করতেছেন না অনেক টাকা পয়সা হয়ে গেলে যে দাওয়াত একেবারে ব্যাপক হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না যাদের কাছে টাকা ছিল না তারাই দাওয়াতের এই কাজ আঞ্জাম দিয়ে গিয়েছিলেন কিছুই ছিল না এবং সব যারা বিতরণ করে দিতে পেরেছেন আল্লাহ রাস্তায় তারাই দাওয়াতের এই কাজকে যথাযথ আঞ্জাম দিয়েছেন আর যতই আমরা দেখেছি মানে এই পার্থিব সম্পদের যতই বেশি বৃদ্ধি পেয়েছে ততই আমরা দেখতে পাচ্ছি যে মূলত দাওয়াত দুর্বল হচ্ছে কারণ আমি আমার পুরা ধ্যান ধারণা চিন্তা প্রযুক্তি কৌশল যা আছে সবকিছু এক্ষেত্রে ব্যয় করার চেষ্টা করছি আমি তোমাদেরকে দারিদ্রতা ভয় করতেছি না আমি যে ভয় করতেছি সেটা যে দুনিয়া তোমাদের উপর খুলে দেওয়া হবে আর দুনিয়া নিয়ে তোমরা পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবে মূলত বাস্তব কথা হচ্ছে এটাই এই জন্য আমি প্রথমে যে দৃষ্টি আকর্ষণ করতে চাই দাওয়াতের দুর্বলতার এখানে আসে দাওয়াতের দুর্বলতা আসছে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা মূলত সেটাকে আগে বিবেচনা করি দ্বিতীয় নম্বর হচ্ছে গোটা পৃথিবীকে হালাল করে দিয়ে আপনার জন্য কয়েকটা কন্যার হারাম করা হয়েছে আর এই কন্যার মধ্যে শুধু শয়তান আমাদেরকে বারবার নিয়ে যেতে চায় শয়তানের দায়িত্ব হচ্ছে কিভাবে হোল ওয়ার্ল্ড থেকে আমাকে মানে ওই কল্যাণে নিতে চায় কিভাবে ওখানে ঢুকাতে চায় শয়তানের দায়িত্ব পালন করতেছে তার কিন্তু বিশাল পৃথিবী ব্যবসায় হাজার রকমের পদ্ধতি রয়েছে আপনি যদি ব্যবসা করেন হাজার রকমের পদ্ধতি রয়েছে রাসুল্লাহ অনুমতি দিয়েছেন আব্দুর রহমান আফরাজি আল্লাহ তালাহ মদিনায় আসার পরে মার্কেটে চলে গিয়েছে মার্কেট দেখায় দাও আমাকে মার্কেটে গিয়ে ব্যবসায় কাজ করেছে কিন্তু এক চুল পরিমাণ ঘাটতি করেন নাই মূল কাজে এক চুল পরিমাণ কি করেন নাই ঘাটতি করেন নাই আমাদের সমস্যা হচ্ছে আমরা ব্যবসার জন্য চিন্তা করছি ইসলামী চিন্তাধারা আমরা কিভাবে ব্যবসা করতে পারি কিন্তু ব্যবসা যখন আমি অর্থনৈতিকভাবে সচ্ছল হই সুন্দর হই আর ইসলামের কথা আমার মাঝে মধ্যে খেয়াল পড়ে মাঝে মধ্যে কি পড়ে খেয়াল পড়ে আসলে উল্লাহ কাছে আসলেন তিনি হচ্ছেন পরবর্তী মুনাফিক হয়ে মারা আল্লাহ মাফ করুক তাকে তো কেউ কেউ বলেছেন তিনি পরে নাকি তবা করেছেন এ নিয়ে দীর্ঘ আলোচনাও রয়েছে বললেন আমার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন অদ্ভুত প্রশ্ন করলেন আমাদের মতো দৃষ্টিভঙ্গির লোক অনেক সময় পাওয়া যায় যে আমার সম্পদ বৃদ্ধি বৃদ্ধির জন্য দোয়া করেন ইয়ারসুল্লাহ বলে যে তুমি অন্য কিছু চাও অন্য প্রশ্ন কর এটা কি প্রশ্ন করতেছ বলে যে রাসুল্লাহ আমার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেন যদি সম্পদ আমার বৃদ্ধি পায় তাহলে আমি যত হকদার রয়েছে তাদের হক যথাযথভাবে আদায় করবো আল্লাহ হাবুল আলমীর হক সব আদায় করে দিন রাসুল্লাহ সাল্লাহাম রাজি হচ্ছিলেন না তারপর আবার চাপ সৃষ্টি করলেন তখন দোয়া করা হলো কিন্তু শেষ পরিণতি কি হলো কেউ কেউ বলেছে মুনাফিক হয়ে মারা গেছেন নাউজুবিল্লাহ যদি এমনটি হয় তাহলে তার এই সম্পদের কারণেই মুনাফিকি তার জীবনে তার জীবনকে ধ্বংস করে দিছে আল্লাহ রাসুলের সোহাবত পেয়ে ধ্বংস হয়েছে এরকম লোকদের মধ্যে খুব কম সংখ্যক লোক ছিল যারা এই সাহচর্যের পরে এত মূল্যবান মর্যাদার পরে যারা এই মর্যাদার অপমর্যাদা করেছে তারা সবচেয়ে বেশি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত এত বিশাল ক্ষতিগ্রস্ত আমরা তো আল্লাহ রাসুলকে দেখি নাই তার সাহাবিদেরকে দেখি নাই তাবিদেরকে দেখি নাই সুতরাং আমাদের মর্যাদা বলতে কিছুই নেই একটাই শুধু আমরা একটি মর্যাদা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমরা এই ঘোষণা দিয়েছি কালামত তৌহিদের লাইলাহ এর ঘোষণা দিয়েছি কিন্তু তারা রসুল্লাহ হাসনকে দেখেছেন এরপরে সম্পদের কারণে এই মুনাফিকি সৃষ্টি হয় শেষ পর্যন্ত যখন রসুল্লাহ সাল্লাম জাকাতের জন্য লোক পাঠালেন তখন জাকাত এর কথা শুনে বললেন যে খুব সুন্দর ব্যাখ্যা করলেন খুব সুন্দর ব্যাখ্যা করলেন ও আইনুল জিজিয়া ঠিকই তো বলছো এটা কি এটাই তো সেই জিজিয়া যে জিজিয়া কাফের উপর দেয় আমি তো মুসলমান আমার উপর কিছু জিজিয়া নাউজবিল্লা আসলে আমরা এই চিন্তাই করি জাকাতের ক্ষেত্রে আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছি জাকাত হিসাব কষে কয়জন লোক আমরা জাকাত আদায় করে থাকি একটু যদি চিন্তা করে দেখবো আমরা একই বক্তব্য কাছাকাছি যদি আমরা মুখে কথা বলছি না কিন্তু আমাদের আসলে কর্মকাণ্ডটি প্রমাণ করছে জাকাত কয়জন লোক ওই বাংলাদেশে কয়েকজন মুসলমান আমি খুব খাঁটি মুসলমান স্বেচ্ছ মুসলমান কিন্তু এই স্বেচ্ছ মুসলমানের দেখা হচ্ছে যে তিনি ডাকাতের হিসাব করে ডাকাত দেন না জাকাতের হিসাব করে ডাকাত দেন না তাহলে কিভাবে স্বেচ্ছ মুসলমান এই জন্য শেষ পর্যন্ত এই ধরনের ভয়াল পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা নিরুৎসাহিত করি না মুসলমানদের সম্পদ থাকলে সেই সম্পদকে ভালো কাজও বিয়ে করতে পারবেন দুজনের উদাহরণ আমি আপনাদের সামনে এই সম্পদের সাথে সম্পৃক্ত পেশ করব একজন হচ্ছে তিনি হচ্ছেন লাইস ইবনে সাদ আল মিস্ত্রি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ সমসাময়িক ইমাম মালিক রহমতুল্লাহ উনআশি থেকে একশো বিশ একুশ হিজড়ি পর্যন্ত এই সময়ের লোক ছিলেন তার সে সাহিদ বর্ণনা করতেছেন সে আলাবুল্ল বলার মধ্যে শামসুদ্দিন দাহাবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন তার ছেলে সাহিদ বর্ণনা করতেছেন যে আমার পিতার কত সালে কথা বলছি খেয়াল করছি কিনা কত সালে বলছি একশো হিজরি সালের কথা বলছি যে তখনকার মাসিক দাখল ছিল দাখিল ইনকাম মাসিক ইনকাম ছিল চল্লিশ হাজার দেড়হাম কত দেড়হাম কথা বললাম চল্লিশ হাজার হাম মাসিক ইনকাম ছিল বলতেছে আমার আব্বার উপর জীবনে কোনোদিন জাকাত ফরজ হয়নি বুঝতে পেরেছেন কিন্তু ব্যাপারটা কি করছে জাকাত ফরজ হওয়ার আগেই সমস্ত টাকা তিনি কি করে দিয়েছেন জাকাতের হকদারদের কাছে দিয়ে দিয়েছেন যার জাকাত ফরজ হয়নি বুঝতে পেরেছেন যদি সম্পদকে সত্যিকার সম্পদের কাজে ব্যবহার করতে পারি তাহলে এই সম্পদের মর্যাদা রয়েছে এটি আজকেও মর্যাদা হবে কেমতের দিনে মর্যাদা হবে আমাদের জন্য আর যদি সে কাজে ব্যবহার করতে না পারি মর্যাদা হবে না এটি মর্যাদা হবে এটি আমাকে মনে করেন আমার গায়ের মধ্যে সুন্দর জামা কাপড় হবে আমার খাওয়া দাওয়া ভালো হবে এটি হবে এর অতিরিক্ত কিছু হবে না এরপরে আরেকটি উদাহরণ দিব আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলের নাম শুনেছেন সম্ভবত মহাদিসদের মধ্যে আহ হাদিসদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন তিনি তিনি তার গোটা সম্পত্তি তালেব আইনদের জন্য বিতরণ করে দিতেন তার যত ইনকাম ছিল সমস্ত ইনকামকে তিনি তালেব আইন কখনো জীবনে দেখার তার উপর ওয়াজিব হতো না কিন্তু তিনি বড় ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য এই রাতের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন কখনো দেখার তার উপর আসত এই দুজনের উদাহরণ আমি জন্য দিলাম সম্পদ আসলে ভালো কাজ করারও কিছু উদাহরণ আমি একথা যাতে করে আপনার মনে যে হতাশার কথা বললেন সম্পদের মাধ্যমে তো আমরা ধ্বংস হয়ে যাবো এই জন্য বলছি না তাহলে সম্পদ আসলেও সেই সম্পদকে যদি কেউ কন্ট্রোল করে সেটি আল্লাহ হাবুল আলমিনের রাস্তা ব্যবহার করতে পারেন এটি ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত তবে এক্ষেত্রে লিয়াজু করার সুযোগ নেই সুদের সাথে লিয়াজু করার সুযোগ নেই যেহেতু সুদকে হারাম করা হয় নাই শুধু সুদকে হারাম করা হয় নাই সুদের সংশ্লিষ্ট সবকিছুকে হারাম করে দেওয়া হয়েছে বরং শেখ আব্দুল আজিম বাজ রহমতুল্লাহ তিনি তাকে একাধিক প্রশ্নের মধ্যে আমি সরাসরি নিজের কানে শুনেছি নুরুল আদাবের মধ্যে তিনি বলেছেন যে আলাই সালাহু ইযাতাকাফফ যে সে চাকরি পায় না কেন মানুষের কাছে সে ভিক্ষা করে না এর জন্য জায়জ রয়েছে সে মানুষের কাছে হাত পাতা যদি সে চাকরি না পায় তার জন্য জায়জ সে মানুষের কাছে ভিক্ষা করতে পারবে তারপরেও এর সাথে সংশ্লিষ্ট হবে না এটি আমরা মনে করবো যাতে কনজারভেটিভ কথা বলছি না গোটা পৃথিবীকে মানে অপেন করে দিলাম আপনার জন্য শুধু সুদের কথাই নিষেধ করলাম আর এটি যদি আমরা না করতে পারি ইসলামের যেই আমাদের আইডেন্টিটি আছে সেটি আস্তে আস্তে সরে যাবে যেহেতু সুদের এই এটা কি সুদ ছিল আগে এক সময় মানে রেবা হিসেবে পরিচিত ছিল এখন যেমন মদ আগে মদ হিসেবে পরিচিত ছিল এটা নাম ছিল খাম জাহের যুগ এটা নাম ছিল কি খাম এরপরে এর নাম পরিবর্তন হয়েছে এডিশন চেঞ্জ হয়েছে হাজার রকমের নাম এসেছে এখন কোনটা মদ সেটা আমি কিন্তু জানি না ফতোয়া দিতে পারবো না আমি এই সম্পর্কে এগুলো এত বৃদ্ধি পেয়েছে ঠিক ভাবে এই সুদকে অনুসরণ করা হচ্ছে নতুন ভাবে নতুন ভাবে কম্পালিয়েশন করে করে নতুন নতুন নামে নতুন নতুন পদ্ধতিতে সেটাকে নিয়ে আসা হচ্ছে হাজার রকমের তো এক্ষেত্রে সত্যিকার ভাবে আমাদের সতর্কতা আরো বৃদ্ধি হওয়া দরকার কম্প্রোমাইজে না গিয়ে বরং আলহামদুলিল্লাহ ব্যবসার পথ অনেক আপনি একটু চেষ্টা করেন দেখবেন যে বাজারে বেরিয়ে যান ব্যবসার পথ খুলে যাবে আর যত সুদি কারবার রয়েছে সবগুলো সুদি কারবারের রুট লেভেলে গিয়ে যদি আপনি চিন্তা করেন দেখবেন যে সবগুলো মূলত ব্যবসা ঠিক কিনা আপনাদেরকে যে ইনভেস্ট নিচ্ছে ইনভেস্ট নিচ্ছে কি করতেছে সে তো ব্যবসার কাজে করতেছে আসলে এই সুদি কারবারটুকু মানে উপরে বড় রাসমানি যারা রয়েছে ক্যাপিটালিজমে যারা বিশ্বাসী পুঁজিবাদীরা যারা রয়েছে পুঁজিবাদীরা নিজেদের এই মানে অর্থকে চষার জন্য মানুষের কাছ থেকে নিরীহ মানুষের মানে দরিদ্র মানুষদের কাছ থেকে কম ক্যাপিটালের মানুষদের কাছ থেকে এটাকে চষে নিয়ে আসার জন্য এই পদ্ধতি আবিষ্কার করেছে মূল কাজ হচ্ছে যেটি সেটি ব্যবসা ছাড়া তো আপনি টাকা বৃদ্ধি পাবেন না ব্যবসা মূল ব্যবসাতে আপনি চলে যান আপনি মাঝখানে এতগুলো মানে সত্যাধিকারীকে বাদ দিয়ে যদি সত্যিকার ব্যবসায় যান তাহলে দেখবেন যে ব্যবসা অত্যন্ত ভালো মানের ব্যবসা হবে এবং ইসলামী চিন্তাধারা লোকদের দুর্বলতার মূল কারণ মূলত এটি নয় এর সাথে আমি দ্বিমত পোষণ করছি মানে টাকা পয়সার দুর্বলতার কারণে দুর্বল হয়ে গিয়েছে ব্যাপারটি এমন নয় তবে অর্থনৈতিক প্যাট্রোনাইজ যেটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই কারণেই আল্লাহ সুবাহ আল্লাহ কোরআন করিমের মধ্যে যখন জিহাদের নির্দেশ দিয়েছেন তখন জিহাদের মধ্যে মানে আগে টাকার কথা সম্পদের কথা বলছেন আপনারা জানেন কিনা যে ও আনফুসিকুম আল্লাহ রাবুল আলমিন জেহাদের নির্দেশ দিয়েছেন জেহাদের জন্য জেহাদ বিল মালকে মোকাদ্দাম করা হয়েছে আগে আনা হয়েছে সম্পদের মাধ্যমে কেন আগে আনা হয়েছে কারণ সম্পদের মাধ্যমে অনেকগুলো কাজ মানুষ করতে সক্ষম হয় আর এই জিনিসটুকু মুসলমানের বুঝার আগে মূলত আমেরিকা সহ আমেরিকার দোষর যারা আছে তারা বুঝে গিয়েছে তারা দেখছে যে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কন্ডেম করতে হলে মুসলমানদেরকে যদি একেবারে নিস্তেনাবুদ করতে হয় তাহলে আগে অর্থনৈতিক দিকটা তাদের কন্ট্রোল করতে হবে সমস্ত পেট্রোনাইজ বাহির থেকে আসবে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই জন্য তারা এটার উপর হাত দিয়েছে ব্যাংকিং সিস্টেমে এখন আপনি এক টাকা লেনদেন করতে গেলেও বাহির থেকে আপনার জন্য প্রশ্ন আসবে যে এটি কেন আসতেছে কার জন্য আসতেছে কি জঙ্গিরা দিচ্ছে কিনা জঙ্গিদের জন্য দিচ্ছে কিনা মানে এই অনেক প্রশ্নের সম্মুখীন হবেন কেন এর কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে আল জাহাদ বিন মালের গুরুত্ব অনেক বেশি এর মাধ্যমে আপনি অনেক কাজ সম্পন্ন করতে পারবেন জাহাদ বিল মানের মাধ্যমে তো এই জন্য যদি আমাদের সম্পদ হয় এটি আমাদের জন্য জাহাদ বিল মানে অংশগ্রহণ করার জন্য বড় ধরনের সহযোগিতা করবে এক্ষেত্রে হারামের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের কোনো সুযোগ নেই আধুনিক যে ব্যাংকিং সিস্টেম গুলো রয়েছে সেগুলোর মধ্যে মূলত সুদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সুদী কারবার সরাসরি সম্পৃক্ত হওয়া ইসলাম কোন অবস্থাতেই একজন মুসলমানের জন্য অনুমোদন করে না লিজিং কোম্পানি থেকে স্বর্ণ নেওয়া যাবে কিনা ঋণ ঋণ না এবং ঋণ দেওয়া হয়ে থাকে সুদের ভিত্তিতে সম্ভবত হ্যাঁ সুদের ভিত্তিতে না যদি সুদের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে তাহলে এটি জায়জ নেই যদি তারা কোম্পানি সুদের ভিত্তিতে ঋণ না দিয়ে সেটা যদি তাদের কোনো অন্য করা তবে এটা এইসব পদ্ধতিগুলোকে কিন্তু ইসলাম ইসলামাইজ করা যায় এটা ইসলামাইজ করার একেবারে সহজ পদ্ধতি রয়েছে যারা সত্যিকার ফ্যাক্সের জ্ঞান রাখে মহামালার সম্পর্কে সম্পর্কিত জ্ঞান রয়েছে না প্রত্যেকটা জিনিসকে খুব সহজেই মানে ইসলাম মানে ইসলাম সম্মত করে দিতে পারবে কিন্তু তারা আসলে চায় না যে ইসলাম সম্মত হোক তারা চায় যেটা মানে তাদের ইচ্ছা মতো ব্যবসা চলুক এবং সেটা সুদ হলে সুদ যেহেতু তারা সুদকে মনে করে খুবই তুচ্ছ বিষয় কিন্তু আসলে তুচ্ছ বিষয় না আমি আসার সাথেই শুনেছিলাম মোহতারাম ডক্টর আলোচনা করতেছিলেন যে সুদ যে কত ভয়ানক মূলত মানে অর্থনৈতিক জুলমের জন্য এর চেয়ে বড় জুলমান নেই অর্থনীতির কাছে সবচেয়ে বড় জুম হচ্ছে সুদ এর অনেকগুলো খারাপ কাজ রয়েছে দিক রয়েছে তার মধ্যে এটি হলো অর্থনৈতিকভাবে মানুষদেরকে নিষ্পেষণ করা হয়ে থাকে কিছু সুদী ব্যাংক ইসলামী উইং খুলে রেখেছে সে ব্যাংকের সাথে কি লিখেছে এখানে মানে একদল বলেছেন যাবে যাবে এই জন্য বলেছেন যে তাদের বক্তব্য হচ্ছে যে ইসলামিক উইন যেটা করা হয় এর সমস্ত হিসাব এবং সমস্ত কাগজপত্র সম্পূর্ণ ভিন্ন মানে সম্পূর্ণ ভিন্ন এবং এটা ভিন্ন হিসাব বেন্টিং করা হয়ে থাকে এই জন্য তারা বলেছেন যে মানে এটি যাবে আবার আরেকজন ওলামা বক্তব্য হচ্ছে না ইসলামিক উইং করলেও যেহেতু এর আসল হচ্ছে মূলত সুদের লেনদেন মানে এর মূল ট্রেডটা হচ্ছে মূলত সুদি লেনদেন এবং কাজটা হচ্ছে পুরাটাই সুদি লেনদেন একটা আপনি শাখা করেছেন যে বলছেন যে এটা হালাল পদ্ধতি আর বাকি সব হারাম পদ্ধতি তো এই ধরনের কাজ যে কাজের সাথে যেহেতু আপনার মূল যেটি সেটি হচ্ছে হারামের সাথে সম্পৃক্ত আর শুধু হারাম নয় হারামটা দু ধরনের একটা হচ্ছে হারাম বেনাফসিহি হারাম নিজে নিজে বুঝেছেন হারাম নিজে নিজে কি যেমন মনে করেন আপনি যে মৃত মৃত মানে পশু খেলেন মৃত পশুর খাওয়াটা মাইতা এমন এটি হারাম এটা হারাম বিরাট মানে এই জিনিসটা খাওয়া খাইলেন হারাম কাজ করলেন এর মানে সম্পৃক্ততা অন্য বস্তুর সাথে নেই অন্য বস্তুর সাথে এর সম্পৃক্ততা নেই মানে নিজে নিজে এটি হারাম কিন্তু আরেকটা হচ্ছে হারামুন বেগাইরিহি বেরফসিহি ও বেগাইরি মানে সে নিজেও হারাম এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সেগুলোকে আরাম করে থাকে সেটা হলো এই সুদ এমন একটি কাজের মধ্যে অন্তর্ভুক্ত এটি মানে লেনদেনকে যেভাবে আরাম করেছে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রকার লেনদেনকেও হারাম করে দিয়েছে মানে এই বস্তুটা যেমন হারাম কথা বুঝতে পারলাম কিনা মানে সুদটাও হারাম এবং সুদের সাথে লেনদেনকৃত সমস্ত মহামারাতকে হারাম করে দেয় মানে শুধু সুদটাও হারাম আবার বলছি শুধু সুদটা নিজে হারাম কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়ে যদি কোন প্রকার লেনদেন হয়ে থাকে সেই সকল সমস্ত লেনদেন এটা হারাম করে দেয় সুতরাং এই কারণে মূলত যেহেতু এর মধ্যে মানে দুই ধরনের লেনদেন রয়েছে একটা হারাম লেনদেন একটা হারাল লেনদেন এই জন্য এটা নিঃসন্দেহে একটা সন্দেহজনক লেনদেন আমরা অনুরোধ করব যে সমস্ত ভাইরা সত্যের অনুসরণ করতে চান এবং হকের অনুসরণ করতে চান নিজেকে এই সমস্ত লেনদেন থেকে রক্ষা করতে চান তাদের জন্য ওয়াজিব হবে এগুলো পরিহার করে চলা কারণ এটা এহতিয়াতের দাবি শরীয়তের এই এতটুকু সতর্কতা অবলম্বন করার দাবি রয়েছে যেহেতু এর সরাসরি ট্রেডটাই মূলত হারাম ট্রেডিংটাই হারাম যে ট্রেড নিয়ে সে মার্কেটে নেমেছে এই ট্রেডটা সঠিক নয় যদিও মানে একদল রমকার আমাকে বক্তব্য আমি বলেছি কেউ বলেছেন যে জায়জ রয়েছে যেহেতু এই হিসাব ভিন্ন করা হয় তাকে করা হয় তবে মানে শুধু হিসাবের উপর মূলত সুদ এবং ব্যবসা নির্ভর করে না শুধু হিসাবের উপর ব্যবসা অথবা সুদ নির্ভর করে না এটা আমরা সবাই জানি ফলে মানে শুধু মানে হিসাবটা ভিন্ন করলেই যে মানে জিনিসটা হালাল হয়ে যাবে ব্যাপারটি এমন নয় বরং এটাকে হালাল করার জন্য ইসলামী শরীয়তে যে পদ্ধতি রয়েছে সেই মূল পরিবর্তন আনতে হবে আমূল পরিবর্তন আনতে হবে যে পদ্ধতিগুলো ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে করা হচ্ছে এবং ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে যে সেটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করার জন্য আল্লাহ আলাম যে প্রতিষ্ঠানে কর্ণধার ধর্মান্তরিত হয়ে ধর্মান্তরিত হয়ে বিধর্মী হলে হয়ে গিয়েছে সে প্রতিষ্ঠানে কর্ম করা যাবে কিনা হ্যাঁ এই প্রতিষ্ঠানে কাজ করা যায় কিন্তু মানে যেহেতু সে মোরতাদ মানে মোরতাদ এবং কাফের মোরতাদ হলো যে মানে ইসলাম গ্রহণ করে ইসলাম থেকে ফিরে গিয়েছে এমন এই প্রকারের ব্যক্তির ইসলামের মধ্যে শাস্তি রয়েছে ইসলাম বিধান রয়েছে কিন্তু কাফের সে কাফের প্রতিষ্ঠানে চাকরি করা যায় কিন্তু মানে শরীয়ত লঙ্ঘন করা মানে যদি আপনাকে শরীয়ত লঙ্ঘন করতে বলে সেই কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন না অন্যথায় তার প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠানের লেনদেন প্রতিষ্ঠানটা আলাদা হয় আর সেটাকে আলাদা হবে কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তার সেটি যদি হারাম প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলেও সেখানে চাকরি করা যায় নেই তবে হারাল কাজের হলে সেখানে জায়জ রয়েছে ব্যাংকের সফটওয়্যার সফটওয়্যারে রিবা ক্যালকুলেট করা যায় হয় হয় এগুলো ডেভেলপ করা যাবে কিনা মানে যারা ইঞ্জিনিয়ার আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার আসলে ব্যাংকের সফটওয়্যারে রিবা ক্যালকুলেট করা হয় মানে করবে রিবা ক্যালকুলেট করতে ডেভেলপ করতে করতেছেন একজন ইঞ্জিনিয়ার করতে পারবেন তিনি ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ত ব্যক্তি নন মানে বাহিরের লোক বাহিরের লোক তিনি শুধু সফটওয়্যার ডেভেলপ করতে চান তো যদি শুধু সফটওয়্যার ডেভেলপ করতে চান এটি তার জন্য জায়জ রয়েছে মানে তিনি ব্যাংকের ব্যক্তি হতে হলে মানে সুদি ব্যাংকের ব্যক্তি সেখানে সুদি ব্যাংকে কাজ করা যায় না যেহেতু তার কাজটা মূলত মানে রিভার সাথে সম্পৃক্ত কাজ নয় তার কাজটা হচ্ছে মূলত একটা সফটওয়্যার ডেভেলপ করা আর সফটওয়্যার ডেভেলপ করা এটি হারার কাজের মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য এটি তার জন্য জায়জ রয়েছে এটা কিন্তু দিয়ে করবে রিভার ক্যালকুলেট এটা উনি জানেন যে ব্যাংকে সাপ্লাই করবেন উনি তারা এটি দিয়ে রিভার ক্যালকুলেট করবে না এটি তারা রিভার করতে পারেন অন্য কিছু করতে পারেন এটা তার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত যেমন আমি একটা জিনিস তৈরি করলাম এটা দিয়ে একজন নিয়ে খারাপ কাজ করলো মানে আমি মনে করি একটা ছুরি তৈরি করছি এই ছুরি দিয়ে একজনকে হত্যা করলো এটা আমার তৈরি করাটা জায়েজ বিক্রি করাও জায়েজ মানে শরীরের দৃষ্টি শরীরের দৃষ্টি নিবন্ধিত হবে ওই মামলাটার উপর মানে আমার এই বস্তুটার উপর আমার এই বস্তুর পরে একশন যেটা আছে এই একশনটা মানে হারামও হতে পারে হালালও হতে পারে এই জন্য যেহেতু এটা শুধু একটা সফটওয়্যার ডেভেলপ করা এটি হালাল ব্যবসায়ের মধ্যে অন্তর্ভুক্ত সেটা তারা কি মানে তারা তাদের দায়িত্ব তারা সেই কাজে ব্যবহার করবে যদি বলে দেয় যে রিবাই ক্যালকুলেট করার জন্য কন্ট্রাক্ট দিয়েছি তাকে সফটওয়্যার না তো যদি তাকে বলা হয় আপনি এটা করেন রিভাইয়ের কাজ করেন যদি আপনি যদি এমনটা হয় যে আপনি সুদের সম্পৃক্ত এই কাজগুলো আপনার দায়িত্বে তাহলে তিনি এই কাজে সম্পৃক্ত হবেন না যেহেতু এটি সন্দেহজনক কাজের মধ্যে পরের কাজটা সন্দেহজনক কাজের মধ্যে অন্তর্ভুক্ত এটা সম্পৃক্ত হবেন না আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিভিন্ন ব্যাংক স্টুডেন্টদের স্কলারশিপ দেয় যদিও ব্যাংকগুলো সুদের সাথে সম্পর্কযুক্ত এই স্কলারশিপ কি হালাল হ্যাঁ, ব্যাংকের দেয়া স্কলারশিপ হালাল আপনারা নিতে পারেন কোনো সুবিধা নেই কারণ ব্যাংক শুধু ব্যাংক হলেও শুধু মানে ব্যাংকের একটা জিনিস আছে সেটা হলো তার ইনকাম কিছু হালাল রয়েছে কিছু হারাম রয়েছে কিন্তু তিনি যখন দিবেন আপনারই কোনো জিনিস দিবেন এটা আপনার জন্য হালাল এটা আপনার জন্য কি হালাল কারণ আপনি তো ব্যাংকের ইনকামের সাথে আপনি সম্পৃক্ত ব্যক্তি নন আপনাকে যদি কোনো জিনিস দেওয়া হয়ে থাকে সেটা আপনার জন্য হালাল এখন সে তার হারাম ইনকামের জন্য তার তিনি কি করবেন জবাবদিহি করবেন কিন্তু স্কলারশিপ গ্রহণ করা জায়েজ রয়েছে সুযোগের মধ্যে যেহেতু শুধু স্কলারশিপটা আমি দেখবো যে স্কলারশিপটা আপনাকে দেওয়া হয়েছে এটি জায়েজ নোট এই ব্যাংকগুলোর সাথে স্টুডেন্টদের কোন প্রকার লেনদেন নেই হ্যাঁ ওই নোটটাই ভালো ভালো না হ্যাঁ যদি এই লেনদেনের কারণে দিয়ে থাকে তবে হারাম হবে হ্যাঁ ঠিকই বলছেন নোটটা ভালো দিয়েছেন শেষে একটা ভালো নোট দিয়েছেন জি ফার্মাসিউটিক্যাল কোম্পানির পক্ষ থেকে এখন যে ডাক্তারদেরকে অনেক ধর অনেক ধরনের গিফট দেওয়া হয়ে থাকে যাতে ডাক্তাররা ওই কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে এটা কি ইসলাম অ্যালাউড এই গিফট দেওয়া হয় তাকে ঘুষ হিসেবে দেওয়া হয় এটা ইসলামে ঘুষ হিসেবে অ্যালাউড এটা আসলে এবং এই কারণে ডাক্তাররা রোগীদের উপর বিশাল জুলুম করে যাচ্ছে এমন জুলুম মানে যে ওষুধে কাজ করে না ডাক্তার নিজে জানে ডাক্তার জানে যে এই ফার্মেসির ওষুধ কাজ করে না কিন্তু তিনি সেটা লিখতেছেন এটি নিঃসন্দেহে মানে আমানতদারিতার বড় খেয়াল প্রফেশনের মূল বিষয় হচ্ছে বরং ইসলামী আমানতের মূল যে সমস্ত আখলাকিয়াত রয়েছে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমানতদারিতা এই আমানত রক্ষা করতেছেন না আমাদের ডাক্তার সাহেব ভালো ওষুধ দেখেন না মানে এর আগে তাকে মানে তাকে কি কি ওষুধ মানে দিয়ে গিয়েছে কোন কোম্পানি তার কাছে এসে টাকা দিয়ে গেছে সেই ওষুধটা তিনি দেখে দেন এবং তিনি জানেন যে এই কোম্পানির ওষুধ তারা আমি ডাক্তার জিজ্ঞেস করছি ডাক্তার সাহেব এসে ভালো ওষুধ আছে কিনা আছে আচ্ছা। তিনি জানেন যে এসে ভালো ওষুধ আছে এবং খুব ইফেক্টিভ হবে এরকম ওষুধ আছে কিন্তু তিনি লিখতেছেন এটা কেন একটাই কারণ সেটা হচ্ছে তাকে যে ঘুষ দেওয়া হয়েছে মূলত এটা হাজিত লোম্মালের মতো এটি জাইজ এটি জাইজ মানে এই ধরনের কাজ যেহেতু এটা একটা স্বার্থ হাসিল করার জন্যই করা হচ্ছে যদি এই স্বার্থটুকু না থাকতো তাহলে কিন্তু এটা হাদিয়া ঠিক ছিল এবং এই হাদিয়া নিলে যায় যেত এবং শূন্য হতো ভালো হতো ডাক্তার সাহেব কিছু হাদিয়া পেলে আমাদের কোনো অসুবিধা নেই ডাক্তার হয়তো এখানে কেউ ডাক্তার আছেন কিনা তিনি হয়তো অসন্তোষে বলে যে মৌলবীরা হাদিয়া দিতে দিতে এখন আমাদের হাদিয়া বন্ধ করে জন্য চেষ্টা করতেছে না এর কোনো সুযোগ নেই কারণ ডাক্তার সাহেব যদি হাজিয়া পান আমার কোনো অসন্তুষ্টির কোনো কারণ নেই হাদিয়া আরো বেশি প্রয়োজনে আমি নিজে গিয়ে দেব কিন্তু সেটি হাদিয়া হতে হবে এটা এই উদ্দেশ্য নয় মানে এই টার্গেটে নয় যেহেতু এই টার্গেটটা অত্যন্ত খারাপ এটা আজকের মাধ্যমে হক নষ্ট করা হচ্ছে আমানো দায়িতার খেয়াল করা হচ্ছে এটি জায়জ নেই ইসলাম ব্যাংকে হজ স্কিমে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে হজ করা যাবে কিনা এটি আরেকটি বিষয় সেটা হলো ইসলাম ব্যাংক চালু করেছে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় যা মানে আমার উপর ডাকাত নেই আমি টাকা জমা জমায় জাকাত ওয়াজিব করার দরকার নেই আমার উপর হজ ফরজ হয় নাই এটি দরকার নেই যে আমি একবারে টাকা জমাবো জমাবো এরপর আমি হজ করবো এটি এটি এটি জায়েজ কিন্তু তারা যে পদ্ধতি করেছেন টাকা জমায় হজ করা হজ করা যাবে হজ করতে কোনো অসুবিধা নেই তবে এই পদ্ধতির তেমন বেশি ইসলাম এটাকে খুব বেশি উৎসাহিত করে না হজ ফরজ না হলে মানে আপনি জোর করে মানে টাকা দশ টাকা বিশ টাকা করে জমিয়ে আপনি হজ ফরজ করা দরকার হজের জন্য তাদের কথা বলা হয়েছে মানে ইস্তাতা আইলে হিসাব যারা আল্লাহর ঘরে যাওয়া পৌঁছা পর্যন্ত সামর্থ্য যাদের রয়েছে তারা যাবে না আপনার সামর্থ্য নেই আল্লাহ তালা দেন নাই এটা আপনার জন্য যথেষ্ট মানে শরীয়তের এই জিনিসকে নিজের উপর বারণ করে নেওয়ার দরকার নেই কারণ আমি টাকা দেবো এখন বারণ করে নিলাম পরে যদি কোনো কারণে বাধা করতে পারি কিন্তু সেটা কি হবে আবার পর পরে মুসিবত হবে মুসিবত হবে কিনা যদি আদায় করতে না পারবে মুসিবত হয়ে যাবে এই জন্য মানে এই পদ্ধতি তারা একটা দৃষ্টিভঙ্গি তাদের স্কলার যারা আছে তারা হয়তো কিছু দৃষ্টি দৃষ্টিভঙ্গি সামনে রেখেছে আর কি কিন্তু এটি মানে খুব সুন্দর দৃষ্টিভঙ্গি না আরো প্রজেক্ট আবিষ্কার করতে পারতো ভালো ভালো প্রজেক্ট কিন্তু এর মাধ্যমে যদি টাকা জমা হয় এবং সেটা যদি আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত মানে পৌঁছা পর্যন্ত আপনার কাছে সেই মানে অর্থ জমা হয়ে যায় তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে কিন্তু হজ ফরজ হয়ে যাবে এবং আপনি হজ আদায় করলে আপনার হজ হয়ে যাবে তো হজ স্কিমে টাকা জমা দেওয়ার সিস্টেমটা মানে বিস্তারিত আমার জানা নেই বিস্তারিত আমার জানা নেই মানে আমি যতটুকু জেনেছি ততটুকু মানে খুব মানে বিস্তারিত মানে নয় আর কি যতটুকু জানছি খুব সংক্ষিপ্ত জেনেছি সেটা নিশ্চয়ই সরিয়া মেনটেন করে যেহেতু সরিয়ার ইসলাম ব্যাংকের সরিয়া বিশেষজ্ঞদের মধ্যে আমাদের মোতারাম ডক্টর মঞ্জুর এলাহি আছেন তিনি হয়তো আরো এই সম্পর্কে খুব ভালো বলতে পারবেন এটা পদ্ধতি সম্পর্কে আপনার কিছু স্পষ্ট জানা আছে কিনা মানে সেখানে দেখবেন যেহেতু সরিয়ার বিষয় রয়েছে সরিয়া ব্যাংকে যে লাভ দেয়া হয় তা নেওয়া যাবে কিনা সরিয়া ব্যাংকে সরিয়া ব্যাংক বলতে ব্যাংক নেই সরিয়া ব্যাংক বলতে কি বোঝাচ্ছে মানে ইসলাম ব্যাংকিং যেগুলো আছে সেগুলোতে যে লাভ দেওয়া হয় এটা নেওয়া যাবে কারণ এটা আপনার কাছ থেকে মোদারাবা পদ্ধতিতে নেওয়া হচ্ছে আর সেখানে আপনাকে মোদারাবা পদ্ধতি দেওয়া হচ্ছে এবং লাভ হিসেবে দেওয়া হচ্ছে সুদ হিসেবে দেওয়া হচ্ছে না আরেকটি কথা আপনাকে বলে দিচ্ছি সেটা হলো মানে এই লেনদেনের ক্ষেত্রে মানে যথাসম্ভব চেষ্টা করা সেটা হলো যে যদি হারামের সরাসরি কোনো সম্পৃক্ততা না থাকে মানে এর ভিতরে ঢুকে এর চুল চেরা বিশ্লেষণ করে মানে এইটা কোন কোন কাজে ব্যবহার করা হচ্ছে কোন কোন কাজে না হচ্ছে এটা আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ব্যাংকের কোন লেনদেনে আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ব্যাংকের সাথে আপনার লেনদেন এতটুকু আমি ব্যাংকে টাকা রেখেছি হারাল পদ্ধতি মোদারাল পদ্ধতিতে আমাকে রাখতে বলেছে ব্যাংকের সরিয়া বোর্ড বলছে যে জায়েজ আমি এই জায়েজ পদ্ধতির টাকাটা উঠে নিচ্ছি এছাড়া আপনার অতিরিক্ত কোনো প্রশ্ন করার দরকার এরা দায় দায়িত্ব ব্যাংকে সূর্যা বোর্ড রয়েছে সূর্যা বোর্ড বহন করবে ব্যবসায় দায়িত্ব ব্যাংক বহন করবে আর যারা সূর্যার কথা বলছে তারাই সূর্যার দায়িত্ব বহন করবে যদি আপনার কাছে এটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে ব্যাংক হারাম কাজে ব্যবহার করতেছে হ্যাঁ, তাহলে আপনি কিন্তু এর থেকে বিরত থাকতে হবে কিন্তু যদি আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকে আর ব্যাংক বলতেছে আমরা সরিয়া অনুযায়ী করতেছি এটা একটা সরিয়া বোর্ড রয়েছে মানে সেখানে হয়তো সরিয়া সম্পর্কে আলোচনা হচ্ছে সুতরাং এ নিয়ে আসলে অনেক তাফতিস করা অনেক মানে খোঁজাখুঁজি করা একেবারে মানে খোঁজাখুঁজি করে মানে ভিতর থেকে ইঁদুর বের করে নিয়ে আসা এটার চেষ্টা করার দরকার নেই যে হ্যাঁ এখানে পাওয়া গেছে যে এখানে বড় ধরনের গ্যাপ আছে আপনার এটা করার দরকার নেই কারণ আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয় এটা আপনার দায়িত্ব যারা তাদের লেনদেনের ক্ষেত্রে মানে সরাসরি হারামের সাথে সম্পৃক্ত হবে তারা আল্লাহ হাবুর আলমের কাছে জিজ্ঞাসিত হবেন আপনার লেনদেন এটা যথাযথ হয়ে গিয়েছে যেহেতু আপনি একটা পদ্ধতিতে সরিয়া অনুযায়ী এটা লেনদেন করছেন যদি সে লাভ নির্দিষ্ট রেটে দেওয়া হয় তাহলে কি নেওয়া যাবে নির্দিষ্ট রেট বলতে কি বোঝাচ্ছে জানি না তবে সরিয়ার যতগুলো লাভ আসবে সবগুলো লাভেই পার্সেন্টেজ নির্দিষ্ট থাকতে হবে এই পার্সেন্টেজ নির্দিষ্ট না থাকলে এটা জাহালা এটি জায়েজ নেই এটি জায়েজ নেই একথা আপনাদের বুঝতে হবে সেটা হলো মানে লেনদেনকে মূলত ইসলামী শরীয়তের মধ্যে সমস্ত লেনদেনকে হালাল করে চারটা কারণে লেনদেনকে হারাম করা হয়েছে এই চারটি কারণ আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারে পরবর্তী সময় এগুলোকে নিজেরা স্টাডি করতে পারেন এক নম্বর কারণ হচ্ছে আর রিবা যদি এর সাথে সুদ এবং সুদের সম্পৃক্ত থাকে এটি হারাম দ্বিতীয় নম্বর হচ্ছে আল যদি এর মধ্যে ধোকা প্রতারণা থাকে তাহলে এটাকে ইসলাম হারাম করেছে যে সমস্ত কারণে লেনদেনগুলোকে হারাম করা হয়েছে আল গারর যেটা ধোকা বা প্রতারণা যদি এর মধ্যে থাকে তাহলে এটাকে হারাম করা হয়েছে তৃতীয় নম্বর হচ্ছে আল জাহালা যদি এর মধ্যে মানে কোন জিনিস উজ্জ থেকে যায় অস্পষ্ট থেকে যায় কোন জিনিস গোপন করা হয় মানে আপনি জানেন না যে এটা দাম কত এটা কত লাভ কত মানে প্রত্যেকটা জিনিস সেটা জানা হতে হবে প্রত্যেকটা জিনিস আপনার কাছে জানা হতে হবে যে আপনি কত টাকা লাভে দিচ্ছেন কত টাকা লসে দিচ্ছেন সেটা স্পষ্ট হতে হবে এটাকে বলা হয় জাহারা লেনদেনের ক্ষেত্রে জাহালা কোনো কথা থাকবে না আপনি বিকৃত পণ্য কি সেটা আপনার জানা থাকতে হবে আপনি কত টাকার বিনিময়ে বিক্রি করছেন সেটা আপনার জানা থাকতে হবে বিকৃত পণ্য জানেন না টাকাও জানেন না ব্যাংক এখন আপনাকে রেট দিবে কিসের ভিত্তিতে ব্যাংক কবে সেটা নির্ধারণ করবে ব্যবসায়ের জন্য যখনই নামবে তখনই দুজন দুই পক্ষের একটা ইত্তেফাক হবে আক যেটাকে বলা হয় এমন একটা কন্ট্যাক্ট হবে যে কন্ট্রাক্টের মাধ্যমে দুই পক্ষ লাভ লোকসানের পদ্ধতি আছে যেমন সারে করা হয়েছে পাঁচটি ইসলাম পাঁচটি কোম্পানিকে অনুমোদন দেয় পাঁচ প্রকারের কোম্পানিকে অনুমোদন দেয় ঠিক আছে এই সারেকার মধ্যে প্রত্যেকটা কোম্পানির লাভের লোকসানের সিস্টেম রয়েছে এসব সব বন্যা রাসুল্লাহ থেকে সহিদি যা সাব্যস্ত হয়েছে কিন্তু আমাদের আমরা মনে করছি যে মনে হয় রাসুল্লাহ আমাদেরকে নামাজ আর রোজার কথা বলে গেছেন আর কিস্তি দাঁড়া দিয়ে যান নাই আরে কিভাবে হতে পারে সালাম ফার্সিরা দিলাম নাম হাত্তা ইউ আল্লিবুল খারা হ্যাঁ এমনকি আমাদেরকে কিভাবে আমরা টয়লেটে বসবো সেটা শিক্ষা দিয়েছেন যিনি আমাদেরকে টয়লেটে বসা কথা শিক্ষা দিলেন তিনি এই বিশাল দুনিয়া সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেননি একথা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি কিভাবে আমাদের মাথার মধ্যে এই কথা আসতে পারে কোনোদিন সম্ভব সবই শিক্ষা দিয়ে গেছেন সত্যি কথা হচ্ছে আমরা আসলে শিক্ষাগুলো নিই যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নিয়ে নেই তো এই জন্য পাঁচ নম্বর হচ্ছে যেটা আল মোকায়মারা অথবা আল খেমার সেটি হলো মানে যার সাথে জুয়ার সম্পর্ক রয়েছে জুয়া জুয়া সম্পর্কে যেহেতু জুয়াকে সরাসরি হারাম করা হয়েছে তো এই জন্য এটি জায়জ রয়েছে আল্লাহ আলাম আমাদের মনে শোনা হয়ে গেছে আগে কি আপনাকে বলে কত পার্সেন্টেজ ওদের আবার বলেন পার্সেন্টেজ তারা লাভের পার্সেন্টেজ নির্ধারণ লাভের পার্সেন্টেজ লাভের পার্সেন্টেজ হ্যাঁ, বলবে আমরা ইনশাল্লাহ পঁয়ত্রিশে একটা ব্রেক নিব আমাদের আলামিন মসজিদের সালাত হচ্ছে পনে একটা সালাতের জামাত আমরা এখানে বুঝতেই পারতেছি যে জামাত হবে না আমাদের তো হ্যাঁ। আমরা সালাতের জন্য যাব পঁয়ত্রিশে নিব দশ মিনিট সময় থাকবে আমরা গিয়ে ওখানে উজু করতে পারি চাইলে ভাই পনে একটা ওখানে আরো একটা একটা কোয়েশ্চেন বা না কোয়েশ্চেন তো অনেক আছে কোয়েশ্চেন তো সারাদিন আছে অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা বিধানে অ্যালকোহলের কম বেশি ব্যবহার রয়েছে কেউ যদি পেশা হিসেবে তা গ্রহণ করে বৈধ হবে কি হ্যাঁ অ্যালকোহল বেচা কেনা মানে ওষুধের কাছে এবং মানুষের অত্যন্ত প্রয়োজনীয় কাজের জন্য এটি জায়জ শুধু অ্যালকোহলের ব্যবসা মাদকের জন্য বা মাদকতার ক্ষেত্রে ব্যবহার করার জন্য জায়েজ নেই যেহেতু ওষুধের জন্য হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিকের মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয় তাকে একটা পার্সেন্টেজ রয়েছে এই পার্সেন্টেজটা খুবই মানে একেবারে নমিনাল সামান্য হয়তো দেওয়া হয় তাকে অনেক সময় এটাকে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় অনেক সময় মানে ওষুধের কোনো প্রয়োজনে ব্যবহার করা হয় থাকে এটি জায়জ আর এটি মাত্রা যদি এমন হয় যে যে মাত্রাটা যখন ওষুধের মধ্যে দেওয়া হয় আর এটি কোনো অস্তিত্ব থাকে না এমন হয় এটাকে ইবনে তার কাওয়াইদের মধ্যে একাধিক বর্ণনা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে যদি অ্যালকোহলের মাত্রা এমন এক পর্যায়ে থাকে যে পর্যায়ের কারণে বস্তুর মধ্যে মানে এর কোনো অস্তিত্বই নেই মানে বুঝাই যায় না যে এটা এবং ওষুধের মধ্যে যখন দেওয়া হয় হয়তো প্রিজারভেটিভ হিসেবে হয়তো একেবারে সূক্ষ্ম পাত্রায় দেওয়া হয় তাকে সামান্য কতটুকু এ ধরনের ব্যবহার করা যায় কিন্তু এখন এটার জন্য আপনি যদি এই জিনিসগুলো মানে আনা নেয়া না করেন বেচা কেনা না করেন তাহলে করতে লাগবে মানে অ্যালকোহলগুলো পাবে কোথায় আপনি ভালো কাজের জন্য সেটাকে ব্যবহার করা এটি ব্যবহার করা যায় বিক্রি করা বেচা কেনা করা যায় যেহেতু মানে অ্যালকোহল বেজাতিহি মহারাম নয় অ্যালকোহল মহারাম হচ্ছে যখন ইজা আসকার যখন এটা মানে মানুষের মধ্যে যে মাতলামি যখন আছে এই মাতলামির মধ্যে যখন চলে যাবে তখন মাতলামি সৃষ্টি করবে তখন এটা সম্পূর্ণ হারাম তো অ্যালকোহলকে মানে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে মানুষের নিত্য প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যবহার করা এবং লেনদেন করা এটা জায়েজের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এটাকে মানে খাওয়া এবং এটার মাধ্যমে শুকর যেটা মাতলামি অথবা যে মাদকতা ইত্যাদি এর মাধ্যমে গ্রহণ করা এটি জায়েজ নেই এটি হারামের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ আলাম আছে না পাঁচ মিনিট আছে আমার উপর হজ ফরজ ছিল পরবর্তীতে হজ করার মতো টাকা নেই অন্যের টাকা হজ করলে আমার ফরজ আদায় হবে কিনা হ্যাঁ হজ ফরজ আদায় হয়ে যাবে যদি কেউ আপনাকে গিফট করে অথবা অন্যের টাকা বলতে যেমন আপনার সন্তান যদি আপনাকে দিয়ে থাকে এটা অন্যের টাকা নয় সন্তানের টাকা কিন্তু অন্যের টাকা নয় পিতা মাতার জন্য সন্তানের টাকা নিজের টাকার মধ্যে অন্তর্ভুক্ত পিতা মাতা সন্তানের সম্পদের মধ্যে এমন অধিকার রাখে যে আইন মা আন আবি সন্তানের মালের মধ্যে তাদের এই অধিকার রয়েছে যে সন্তানের যে টাকা এটা নিজের টাকার মধ্যে অন্তর্ভুক্ত এটা অন্যের টাকা নয় এছাড়াও যদি আপনার কোনো বন্ধু আপনাকে মনে করে যে তোমাকে আমি হজে টাকা দিব আপনি হজ করেন আপনার খরচ হজ আদায় হয়ে যাবে তবে হজ ফরজ হওয়ার পরে উচিত ছিল আপনি আপনার উপর ফরজকৃত হজ আদায় করা কারণ আল্লাহ হাবুল আলমী এর হক আপনার উপর ছিল সুতরাং এখন যদি অন্য কেউ আপনাকে টাকা দিয়ে থাকে এভাবে হলেও আপনি হজ আদায় করুন আপনার ফরজ ইনশাআল্লাহ তাহলে আদায় হয়ে যাবে والله اعلم وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم শেষ না আরো আছে না আমি এক্স ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার এক্স মানে কি এক্স মানে না বলতে মানে যে কোনো এনি এনি ওয়ান আচ্ছা আচ্ছা, আচ্ছা। খোলার ব্যাপারে খোঁজ নিতে যাই এবং তারা বলে যে এত পার্সেন্ট হারে আমি লাভ পাবো কিন্তু ফিক্সড হারে কোন পার্সেন্টেজ দেওয়া কি সুদের সমতুল্য হবে কি না ঠিকই বলছেন আবার বর্ষের সাথে আমি দ্বিমত পোষণ করি না ইসলাম ব্যাংকও মানে কিছু কিছু ইসলাম ব্যাংক তাদের সরিয়া বোর্ডে মানে সরিয়া বিশেষজ্ঞ রাখে নাই সরিয়া বোর্ডে রেখেছে অন্যান্য বিশেষজ্ঞ আমার মনে মেডিকেল বিশেষজ্ঞ রাখছে কিনা তা জানি না অথবা মানে অপারেশন বিশেষজ্ঞ এই ধরনের যার কারণে এ ধরনের কত ঘটনা ঘটতেও পারে মানে শুধু মানে একটা জিনিসের উপর নির্ভর করে একটা লেনদেন চলে না ইসলাম কি করলেন আপনি ইসলাম ব্যাংকের মধ্যে ঢুকার সাথে সাথে দেখি যে মানে এত উলঙ্গ মহিলাদেরকে বসায় রেখেছে যে এটা হলো ইট ইজ ইসলাম ব্যাংক নাম দিয়েছে সাইন সাইনবোর্ড দিয়েছিলাম ব্যাংক তো আপনি কোন ইসলামের কথা বলতেছেন এখানে তো এই প্রশ্ন আসে এই যে প্রশ্ন করেছেন যে ভাই মানে আসলে সত্যি কথা এটিও দুঃখজনক আরে আপনি মানে এটা হলো মানে এখন যেহেতু ইসলাম ব্যাংক একটা ব্যান্ড হয়ে গেছে আর ইসলামের প্রতি মানুষের একটা অনুরাগ মানুষ চায় যে হারাম কাজে আমি সম্পৃক্ত হবো না আমি হালাল উপার্জন থাকবে আমার সম্পদটা হালাল থাকবে এটা মানুষ চায় আর এই কারণেই দেখা গেছে এটা সুবাদে মানে প্রায় ব্যাংকের সাথার মতো অনেকগুলো ইসলাম ব্যাংক মানে শুধু নাম পরিবর্তন করে ইসলামিক হয়ে হয়েছে মানে বাস্তব কথা হয়েছে মানে এদের প্রায় লেনদেনই দেখা যাচ্ছে যে মানে আগের থেকে কাগজপত্র একটাও চেঞ্জ করে না মানে ঠিক খালি হেডলাইনটা চেঞ্জ হয়েছে যেমন ওই যে যে আন্তর্জাতিক বিমানবন্দর এটা পরিবর্তন করে বর্তমানে শাহজালাল বিমানবন্দর ঠিক শুধু এই চেঞ্জটা হয়েছে কিন্তু বিমানবন্দরের সমস্ত রুল কিন্তু আগেগুলোই সব সিস্টেম আগেগুলোই চুরি যা আছে আগের মতোই আছে সব ঠিক আছে কোনো পরিবর্তন আসলে হয়তো সাধারণ নামে যে চুরি হচ্ছে না ব্যাপারটা এমন নয় বুঝলেন পরিবর্তন আসছে ব্যাপারটা এমন নয় তো ঠিক একই পর্যায়ে আসলে ইসলাম ব্যাংকিং ব্যাংকিংকেও এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে দেখা গিয়েছে যে মানে ঢুকে আপনি আলাপ করবেন ম্যানেজার বলবে যে কত পার্সেন্ট করে দেবেন কত পার্সেন্ট করে নেবেন মানে একই স্টাইলে ওই আগে কারণ এই ম্যানেজার তো মানে তিনি ওই আসলে সুদীপাকে মানে, যে কাজ করে আসতেন সেই কাজে এমনকি এমনটুকু ওরিয়েন্টেশনও তাদেরকে দেওয়া হয়নি তাদের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে একটু প্রেজেন্টেশন তাদেরকে দেওয়া হয় না যে এটা একটা ইসলাম ব্যাংক ইসলাম একটা মানে আচার আচরণ রয়েছে ইসলাম একটা সৌন্দর্য রয়েছে সেগুলো পর্যন্ত দেওয়া হয়নি এই জন্য আমি বলবো আসলে সকল ক্ষেত্রেই আপনাকে তাকে করতে হবে যদি এমনটি প্রমাণিত হয় যে না এটা তো মানে আমাকে মানে ইসলামের নামে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে অন্যদিকে নিয়ে যাচ্ছে বুঝবেন না তাহলে আপনাকে কিন্তু সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কঠিনভাবে মানে এর থেকে দূরে সরতে হবে আল্লাহ আলম ও সাল্লাহ আলম নবীনা মোহাম্মদ আলহি ও সাহাবাতি আমরা ইনশাআল্লাহ সালাতের পরে আবার ফিরে আসবো আবার